দিবার জন্যই শুধু দুনিয়াতে নয় দুনিয়া এবং আখেরার জন্য জাহানে দুনিয়াতে অল্প সময়ের দুনিয়াতে একেবারে সবচেয়ে সুখী মানুষ যে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে আসে দুনিয়াকে পরবর্তী লোকদের জন্য ছেড়ে চলে যাবে দুনিয়াতে যতই সে আরামের ব্যবস্থা করুক দুনিয়ার এই আরামকে ত্যাগ করে সে কবরের গর্তের মধ্যে যায় পড়বে এটা থেকে কারণ নিস্তার নেই দেশের সর্বোচ্চ ব্যক্তি সবচেয়ে সম্মানী ব্যক্তি সবচেয়ে উঁচা ব্যক্তি আর মানুষের মধ্যে সবচেয়ে নিচ ব্যক্তি যারা কেউ চিনে না কেউ জানে না রাস্তায় পড়ে থাকে ফুটপাতে ঘুমায় খাওয়া নাই পড়া নাই সমস্ত মানুষের জন্য একই হালত দুনিয়াকে ছেড়ে সে আখড়াতে যাচ্ছে মতের পরে খবরের জিন্দিগি নেবে খবরের জিন্দিগি মানে ওই মাটির গর্ত না খবরের জিন্দিগি বর্জকি জিন্দিগি বলে সে আমার কায়েম হওয়া পর্যন্ত এক লম্বা সময় মানুষের সেখানে কাটবে সেই খবরে দাপন করা হোক সেই তারে পানিতে ফলাইয়া দেওয়া হোক তার লাশ পানিতে ভাসায় দিচ্ছে পানির ভিতরে যত মখলুক আছে তারা তারা খেয়ে ফেলেছে অথবা জঙ্গলে কোন হিংস্র জানোয়ার তারে খেয়ে ফেলেছে যে কোনো অবস্থায় হোক মৌতের পরে তার এই শরীরে তার এক বরজাকি জিন্দিগি কেমন পর্যন্ত আল্লাহ তারা ঠিক করে দিচ্ছেন এটার মধ্যে প্রত্যেক মানুষকে যেতে হবে মানুষের শেষ নাই মানুষের শেষ হওয়া নাই যে মানুষটা শেষ হয়ে গেল বরং জায়গা পরিবর্তন হবে মার পেটে ছিল দুনিয়াতে আসছে দুনিয়ার পেটে ছিল বর্গকের পেটে যাবে কবরের পেটে যাবে সেখান থেকে সে খেয়ামতের ময়দানে হবে উঠবে কেয়ামতের ময়দান থেকে স্থায়ী ঠিকানা ঠিক হয়ে যাবে কারোর জন্য জাহান্নাম আর দুদকের ঠিকানা হবে কারোর জন্য জান্নাতের ঠিকানা হবে দুনিয়া বলেন আর মতের পরে শ্যামত পর্যন্ত জিন্দগি বলেন শ্যামতের ময়দান বলেন একটা হচ্ছে আরেকটা একটা হচ্ছে আরেকটা মধ্যে মানুষ কঠিন থেকে কঠিন অবস্থা এবং পরিস্থিতির সম্মুখীন হবে দুনিয়া দিয়ে মানুষ পরেশান হয়ে যেতেছে খাওয়া নাই সেজন্য পরেশান <coughs> পড়া নাই সেজন্য পরেশান কামাই নাই সেজন্য পরেশান অথবা কোন হালত কোন অবস্থা তার উপরে আসছে ইজ্জত সম্মান নষ্ট হইতেছে তো এটা নিয়ে মানুষ খুব পরেশান হ্যাঁ, হ্যাঁ আমার দুনিয়ার ইজ্জত গেল সম্মান গেল অথবা কোন রোগ বিমারিতে ধরছে তো সে দুনিয়াতে বড় পেরেশান যে আমার এই রোগ বিমারি কি করে সারবে তো বিভিন্ন রকমের রোগ বিমারি আল্লাহ তারা সৃষ্টি করেন বান্দার উপরে এই রোগ বিমারিকে ঢালেন তো বান্দা এই দুনিয়ার মধ্যেই এই রোগ বিমারি দেয়া পেরেশান হয়ে যায় মাথা ব্যথা পেরেশান পেট ব্যথা পেরেশান হাড্ডি ভেঙে গেছে সেজন্য পেরেশান দুনিয়ার যে হালত গুলা যে অবস্থা এই অবস্থাগুলো আখের শেষ হয়ে যাবে মাথা ব্যথাও শেষ হয়ে যাবে হাড্ডি ভাঙ্গার জিন্দিগি এটাও সে কষ্ট এটাও শেষ হয়ে যাবে পেট ব্যথার কষ্ট এটাও শেষ হয়ে যাবে অথবা ক্যান্সারের রোগ এটাও শেষ হয়ে যাবে এর চেয়ে কোনো কঠিন রোগ থাকলে সে কঠিন রোগও শেষ হয়ে যাবে যখন এই রোগ বেড়ে যাবে শরীরের ভিতর থেকে রোগ বেড়ে যাবে তো এই সব দুনিয়ার রোগ বিমারি দুনিয়ার কষ্ট এগুলি সব শেষ হয়ে যাবে একেবারে উচ্চ সম্মানী লোক যে তার সম্মানও শেষ হয়ে যাবে মাটির উপরে মানুষের মানুষ তারে তার লাশ বহন করবে তারে সস্তা কাপড়ের কাপন পরায় দিবে খুব সম্মানী লোক ছিল রাজকীয় সম্মান দিবে মরে গেছে তার লাশের রাজকীয় সম্মান দিতেছে এই সম্মান কোন পর্যন্ত বলে যে ওই কবরের গর্তে ঢুকান পর্যন্ত তোরে নিয়ে এত সম্মান ফেরা কোথায় সোয়াই দিতেছে বলে ওই কবরের মাটির মধ্যে সোয়াই দিতেছে আর ওই কবরকে মাটি দিয়ে ঢেকে দিতেছে বন্ধ করে দাও বন্ধ করে দাও কবর বন্ধ না করলে কি হবে বলে যে তার দুর্গন্ধে মানুষটিকেও দায় রয়ে দেবে সে দুনিয়াতে নিজের এই শরীরটাকে বানাইবার জন্য কতই না কসরত করছে কতই না সোনো পাউডার মাখছে কতই না সে সাবান দিয়া ডলছে আর কতই না ভালো ভালো খাবার খায়া এই শরীরটাকে সুস্থ সবল রাখছে মেরে মহতারাম দোষটা বুজুর্গ এসব এই দুনিয়ার হালতে কবরের ভিতরে ঢুকার পরে শেষ হয়ে যাবে পোকা মাকড়ের খোরাকে পরিণত হয়ে যাবে মাটিতে তারে খেয়ে ফেলবে তার শরীর সমস্ত গয়লা পয়সা শেষ হয়ে যাবে তারে কেউ জমিনের উপরে রাখতে তৈরি হবে না বলে না এত বড় সম্মানী লোক ছিল তো বড় মালওয়ালা লোক ছিল এত বড় পদওয়ালা লোক ছিল আর এত বড় বুজুর্গ আসছিল অনেক বড় বুজুর্গ লোক ছিল ওনারে মাটির নিচে দাফন করে না মাটির উপরেই রাখো কোন বুজুর্গ লোকেরও মাটির উপরে রাখবে না কোন নবীর যখন কেউ মাটির উপরে রাখে নাই তো নবীর পরে বুজুর্গ কোন সার সবাইকে ওই খবরের মধ্যে নিয়ে ঢুকিয়ে দিবে আর এই দুনিয়ার যা কষ্ট মুসিবত পেরেশানি যা কিছু হালাত ছিল রোগ বাইর হওয়ার সঙ্গে সঙ্গে এগুলি সব শেষ হয়ে যাবে নতুন হালাত সৃষ্টি হবে যখন তারা কবরে রাখবে কবরে যখন রাখবে তখন আরেক হাল সৃষ্টি হবে কেমন পর্যন্ত এই হাল চলতে থাকবে কারো জন্য সুখের হাল শুরু হবে কারো জন্য দুঃখের হাল শুরু হবে যার জন্য দুঃখের হাল শুরু হইল কষ্টের হালত শুরু হয়ে গেল তো কিরকম কষ্ট বাঁচাইছে বলে যে কবরের মাটি দুদিক থেকে তাকে চাপ দিল মনকার নাকির হাজির হয়ে যাবে বিকট আর বিভৎস তার চেহারা কবরে আজাব হওয়ার জন্য কষ্ট হওয়ার জন্য এই মনকার নাকিরকে দেখাই যথেষ্ট যদি আর কোনো কষ্ট নাও হয় আর কোনো আজাব নাও হয় সেই মনকার নাকিরকে তাদের চেহারা দেখাই যথেষ্ট ভয় ভীতির জন্য তাদের চেহারা দেখাই যথেষ্ট মুখ দিয়ে আগুন বেরিতেছে শ্বাসের সঙ্গে আগুন বেরিতেছে গুলা আগুনের মতন জলজল করতেছে মাথার চুল পাও পর্যন্ত লম্বা দাঁত দিয়া মাটি খুঁড়া তার কবরের মধ্যে হাজির হয়ে যেতেছে কত দেরি বলে না না বেশি দেরি নাই হুজুর সাল্লাহ আলী একজনকে দাফন করছেন দাফন করে বলতেছেন তোমার ভাই যাকে তোমরা দাপন করলা এখনই তার সামনে মনকার নাকির প্রশ্নের জন্য হাজির হয়ে যাবে তো তার জন্য দোয়া করো ইস্তেফার কর বলছে যে উপরে দাপন করেওয়ালাদের পায়ের আওয়াজ মিলাইবার আগে আগে এখনো পায়ের আওয়াজ তাদের মিলায় নাই তাদের জুতার আওয়াজ এখনো শেষ হয় নাই অর্থাৎ তারা এখনো খবর ছাড়া যায় সারে নাই এত তাড়াতাড়ি এত অল্প সময়ের মধ্যে মনকার নাকির হাজির হয়েছে প্রশ্ন করবে মার রব্বুকা ওমা দিন উকা ওমা তাকুল উফি হাজার রজুল যে তোমার রব কে ছিল তুমি কাকে রব মাইনে আসছ তোমার দিন কি তোমার আমল কি তৈরি করে আনছো কোন দিন মোতাবেক আমল বানাইছ হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে আল্লাহ তালা যে আমল দিয়া পাঠাইছেন সে আমল তো এর করে আনছনি যে আমল খালি নামাজ না আমি খুব নামাজ পড়েছি আমল খালি তসবি জিকির করা না আমি খুব জিকির করে আছি আমল হল তার চব্বিশ ঘন্টার জিন্দিগি সমস্ত কাজ তার চোখের দেখা কানের শোনা মুখের বলা তার হাতের ব্যবহার তার পায়ের ব্যবহার এবং তার ভিতরগত তার দিলের জল্পনা কল্পনা যেটাকে সে সবসময় চিন্তা করছে জল্পনা কল্পনা করছে সুযোগের অপেক্ষায় ছিল যে সুযোগ হয়ে আমি এই কামটা করে ফেলাবো তো কেউ সুযোগ পাইছে করে ফেলাইছে তো তার দিলের আমলও তৈরি হয়েছে তার বাহিরের শরীরের আমলও তৈরি হয়েছে আর কেউ ধীরে ধীরে জল্পনা কল্পনা রাখছে যে সুযোগ পাইলে এই কামটা আমি করে ফেলাবো সুযোগ পায় নাই বলে করতে পারে নাই সুযোগ পায় নাই সেজন্য কি করতে পারে নাই কামটা হাত পাও দিয়া বাইরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া করতে পারে নাই তো সে যে তার দিলের ভিতরে এই জল্পনা কল্পনাকে জমাইছে সুযোগের অপেক্ষায় ছিল যে সুযোগ পাইলে আমি এই কামটা করে ফেলাবো বলে এইটাও তার আমল নামায় লেখা হয়ে যাবে এটার উপরেও তার আখরাতের অবস্থা সৃষ্টি হবে বাকি দিনের মধ্যে কোন কল্পনা খারাপ কথা ভালো কথা আসছিল আবার চলে গেছে স্থায়ী হয় নাই করবার ইচ্ছাই করে নাই মানুষের মনের অবস্থা মানুষের মনের উপরে মানুষের এখতিয়ার চলে না মনের মধ্যে কত কথাই আসে ভালো কথাও আসে খারাপ কথাও আসে অথবা সে এটা করার ইচ্ছাই করে নাই দিনের মধ্যে আইছিল কিন্তু সে কয়ে না এই কাম আমি করব না ভালো কাম এটা দিলের মধ্যে আইছে সে কয়ে না আমি এটা করব না কোন খারাপ কাজ তার দিলের মধ্যে আইছে এটা সে করব না কইছে এইটার হিসাব আর হবে না এটা তার আমল হিসাবে লেখা হবে না কিন্তু ওইটা লেখা হবে আমল হিসাবে যেটা সে দিনের মধ্যে জমাইছে কল্পনা জল্পনা করছে আর সুযোগের অপেক্ষায় ছিল যে সুযোগ পাইলে কইরা ভালামো কেউ সুযোগ পাইছে কেউ সুযোগ পায় না ভালো আমল হোক খারাপ আমল হোক খারাপ কাজ হোক সেই ভালো কাজ হোক যে কোনো কাজের এরাদা সে দিনের মধ্যে এইরকম করছে যে সে খালি সুযোগের অপেক্ষায় ছিল এটাও তার ভালো আমল যদি হয় তো ভালো আমলের মধ্যে লেখা হবে খারাপ আমল যদি হয় তো খারাপ আমলের মধ্যে লেখা হবে তো মেরে মহাতারাম দোস্তা বুজুর্গ খবরের মধ্যে প্রশ্ন হবে যে তুমি কি আমল তৈরি করে আনছো হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ পাকের তরফ থেকে যে কাজ করতে কইছে এটা করে আইসুনি আর যে কাজ করতে নিষেধ করছে সেই কাজ থেকে তুমি বিরত হয়ে আসছনি না ওই কামল হয়ে তো বহু লোক এরকম হবে যারা মানুষ কবরের মধ্যে দাফন করছে আর তাকে রাজকীয় সম্মান দিছে তার কবরের উপরে ফুলের মালা দিছে আর তার কবরের উপরে ঢোল ঢক্কর বাজায়া তাহলে খুব সম্মানিত লোক বেলা দুনিয়াতে পরিচিত করছে কিন্তু সে হুজুর আকরম সাল্লাহ আলী ওসাল্লাম যে আমল নিষেধ করে গেছে আল্লাহ পাকের তরফ থেকে সে আমল তৈরি করে লয়ে গেছে সে আমল বানায় লয়ে গেছে ওই আমল চাই বড় কোন আমল হোক চাই চাই ছোট আমল হোক আল্লাহ তারা বলেন সোনাইয়া আমল মিসকাল জাররাতিন শাররান ইয়ারা মিসকাল জাররাতিন খায়রান ইয়ারা জাররা পরিমাণ যে নেক আমল করে আইছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল পাঠাই গেছে যে আমল করতে বলে গেছে এটাকে সে করছে সেই ওটা একেবারে জাররা পরিমাণই হোক না কেন হজরত আয়সা রাজিয়াল্লাহ আনহা ওনার সামনে একটা আঙ্গুরের ছড়া ঘরে বসে রয়েছে ঘরের সামনে মিসকিন আছে তো মিসকিন ভিকারি সে কিছু চাইতেছে আম্মা জান আয়সা রাজিয়াল্লাহ আনহা ওই আঙ্গুরের ছড়ার মধ্যে থেকে একটা আঙ্গুর ছিঁড়া একটা আঙ্গুর ছিঁড়ছে একটা আঙ্গুর ছেড়া খাদেমকে দিয়ে বলছে এটা মিসকিনকে দিয়ে আস তুমি মিসকিন আশ্চর্য বোধ করতেছে হ্যাঁ আশ্চর্য বোধ করতেছে খাদেম বলে উনি এত বড় মানুষ হুজুর সাল্লাহ ইসলামের বিবিদের মধ্যে থেকে সবচেয়ে হুজুরের মহাব্বতের বিবি ছিলেন তিনি তার ঘরে জিব্রেল আল ইসলাম আইছে কতই না তার ফজিল উনি দান করতেছেন ফকিরকে মিসকিনকে এত বড় একটা আঙ্গুরের ছড়া থেকে একটা আঙ্গুর আর দুইটা দিত তাহলে এটা তিনটা দিত না দশটা দিত এত বড় একটা আঙ্গুরের ছড়া থেকে একটা আঙ্গুর দিল সে আশ্চর্য বোধ করতেছে তা একটা আঙ্গুর খাইলেই কি হবে মিসকিনের ক্ষুধাও তো দূর হবে না মানে এত কম দিল বেশি দিল না কেন আর একটু বেশি দিত খাদে আশ্চর্য বোধ করতেছে তাই সারা দিয়ে লাহ তারা আনহা তার এই আশ্চর্য বোধ কেউ বুঝতে পারছে একটা আঙ্গুল দিচ্ছে এই জন্য সে আশ্চর্য বোধ করতেছে সে মনে করতেছে আরো বেশি দেওয়া দরকার ছিল আম্মা যান আয়সা রাজি আল্লাহ বললেন যে তোমার তুমি আশ্চর্যবোধ করতেছো যে আমি একটা আঙ্গুর দিলাম সেজন্য আল্লাহ তালা তো বলছেন সময়া আমার মিসকাল জার্রাতিন খায়রাইয়ারা যে জাররা পরিমাণ নেক আমল করবে আল্লাহ তালা ওইটারও পুরস্কার তাকে দিবেন জাররা কারে বলে বলে যে জাররা বলে হইল বাতাসের সঙ্গে যে সমস্ত ধুলাবালি কণা উড়ে এই গুলা এই চোখে দেখা যায় না আলো পড়লে আলোর মধ্যে দেখা যায় জানালার ফাঁক দিয়ে যে আলোটা ঘরের মধ্যে আসতেছে সূর্যের ওই আলোর মধ্যে দেখা যায় যে ধুলাবালি উঠতেছে এই যে ধুলাবালি ধুলি কণাগুলা বলে এর এক একটা কণাকে এক একটা জাররা বলে তো তুমি আশ্চর্য বোধ করতেছো যে আমি একটা আঙ্গুর দিলাম আর আল্লাহ তালা বলতেছেন যে জাররা পরিমাণ নিয়ে কামল করবে তুমি কি চিন্তা করতে পারো এই আঙ্গুরটার মধ্যে ওই কতগুলা জাররা হবে একটা আঙ্গুরের মধ্যে ওই যে বাতাসে ধুলিকোনা উঠতেছে কতগুলা ধুলিকোনা একত্র করলে একটা আঙ্গুরের সমান হয় তা আমি তো কম করি নাই যে ওই পরিমাণ জাররা এক লক্ষ জাররা অথবা দুই লক্ষ জাররা এক কোটি জাররা একত্র করলে এটা হয়তো আঙ্গুরের সমান হবে আমি তো আল্লাহ বলতেছেন যে এক জাররা পরিমাণ নে কামল করবে আমি তো এক কোটি পরিমাণ জাররা সত্তা করলাম এই জন্য বলছে কোন ছোট মেয়ে কামলকে ছোট মনে করো না আর কোন ছোট গুণাকে ছোট মনে করে তুমি গুনার কাজ করো না নাফরমানির কাজ করে না তো এই খবরের মধ্যে জিজ্ঞাসা করবে যে তুমি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম যে দিন নিয়ে আসছিলেন দিন তো এক আমলের সমষ্টির না মানুষের ইমান আর আমল এই দুইটা মিলায় দিন দিলের ভিতরে তো ঈদের ইয়কিন দিলের ভিতরে আল্লাহ পাকের কুদরতের ইয়কিন আল্লাহ পাকের জাত থেকে হওয়ার ইয়কিন কলমাওয়ালা ইয়কিন কলমাওয়ালা ইয়কিন মখলুকের ইয়াকিন দিলের মধ্যে নাই বলে পয়সা থেকে হবে না মাল থেকে হবে না চাকরি থেকে হবে না দোকানদারি থেকে হবে না ব্যবসা বাণিজ্য থেকে হবে না দুনিয়ার কোন মানুষ থেকে কিছু হয় না কোন মানুষ কিছু করতে পারে না বলে অমুকে তো মারতে চায় বলে না মারতে পারবে না মারতে পারবে না হজরত বেলাল রদি আল্লাহ মক্কাতে বলে যে রাতভর দশজন নৌজওয়ান শক্তিশালী লোক তারা দশজনে মিলা চাবুক দিয়ে পিটাইছে চাবুক মারছে সমস্ত শরীরকে জখম করে ফেলাইছে দিনের বেলায় উত্তপ্ত গরম বালুর উপরে যেটার মধ্যে পা রাখলে পায়ে ফুসকা পড়ে যায় বলে এরকম গরম বালুর মধ্যে চিত করে শোয়া বুকের মধ্যে ভারী ভাত পাথর দিয়ে চাপা দিয়ে দিছে বুকের মধ্যে ভারী পাথর চাপা দিছে তো যান যায় যায় অবস্থা শ্বাস রয়েছে কষ্ট হইতেছে তো ওই অবস্থার মধ্যে কি বলতেছে তো তহিদের কালমা আহাত আহাত আহাত আহাত আল্লাহ ছাড়া কেউ মারতে পারে না আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারে না জি তো বলে এই বেলাল তুই এই অবস্থায় মরবি আর না হইলে এই কলমা তো ঈদের কলমা ছাড়বি তোর এইভাবে মেরে ফেলব আর না হইলে তুই এই কলমা ছাড়বি যদি কলমা ছাড়স ছেড়ে দিব আর যদি কলমা না ছাড়স তাহলে এই অবস্থায় মারা যাবে মরবি তুই তো তারা মারবার জন্য কোন চেষ্টা ত্রুটি করে নাই কিন্তু তারা মারতে পারে নাই মত কার হাতে আল্লাহ তালার আল্লাহ বলে আমি হায়াত সৃষ্টি করছি মতও সৃষ্টি করছি হায়াত সৃষ্টি করছে এটা তো মানুষ বুঝে আর মত যে আল্লাহ সৃষ্টি করেছে এটা বুঝে না কয় অমুকে মারছে অথবা এই কারণে মরে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে বাসের তলায় বইয়া মরে গেছে যে তো মানুষ মনে করে যে মত তো কেউ মাইরে দিলে আছে একজন আরেকজনে ধমকা মেরে ফেলাম কিন্তু যে তো যে ধমকায় সেও মনে করে যে আমি আরে মারতে পারি আর যে যারে ধমক দিছে সেও ভয়ে কাতর হয়ে গেছে সে মনে করে যে মত তো তার হাতে ভাই আমার মেয়েরা ফেলাইতে পারে তো সে তার কাছে কাকুতি মিনিটি করে বলে ভাই মারিস না আমারে আমারে মারিস না তো এই সাহাবি ওনারা ডাকাইতে কইতেছিস তোর মারব তারপরে তোর মাল নিব বলে ভাই আমারে মেয়েরা কি লাভ মাল বা মাল লয়ে যায় বলেন না আমার নিয়মই হইল যার মাল নেই তারে আগে মারি তারে মাইরা তারপরে আমি মাল লয়ে দিই তো ডাকাত মনে করতেছে যে মত তো এর মত তো আমার হাতে জি এর মত আমার হাতে তো সে মারতে উদ্যত হয়েছে যাকে মারতে উদ্যত হয়েছে সে বলতেছে সে তার কোনো উপায় থাকে না বলে যেটা এখনই মারবো সে আমারে সে ইয়ার হামার রাহিমি ইয়ার হামার রাহিমি আল্লাহরে বলে দিয়েছে আর আমর রাহিমিনকে আল্লাহ <laughs> সব মানুষ হচ্ছে বেশি দয়া করনেওয়ালা সব মখলুকের চেয়ে বেশি দয়া করে নেওয়ালা মা যতখানি তার বাচ্চাকে দয়া করে তার চেয়ে বেশি দয়া করে কে এই জন্য আপসের মধ্যে জুলুম করতে নিষেধ করে দিছে বলে আমার বান্দার উপরে জুলুম করিস না মজলুমের বদোয়া চাই সে কাপের হোক মজলুমের বদোয়া চাই সে কাপের হোক না কেন আমি এই কাফের বদুয়াও যদি তার উপরে কেউ জুলুম করে তা আমি তার বদুয়াকে কবুল করে লই আর আমি কথা বলি যে তোমার বদলা আমি আজ হোক কাল হোক নিবই নিব কাফের যে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি বড় দয়াবান বড় মেহেরবান যে বলে মানে যে ফজরের নামাজ পড়ে নিছে সে তার দায়িত্ব তার জিম্মাদারি আল্লাহ তালা লয়ে দিচ্ছে সারাদিনের জন্য তার জিম্মাদারি আল্লাহ নিয়ে নিছে হুজুর একরম সাল্লাহ আলিয়াল্লাম হুশিয়ার করতেছেন খবরদার খবরদার ফজরের নামাজ যে পড়ছে এমন লোককে কষ্ট দিও না তাহলে তুমি আল্লাহ তালার জিম্মাদারিকে নষ্ট করবা আল্লাহ তালার দায়িত্বের মধ্যে তুমি হাত চালাইবা তো এটার প্রতিশোধ কে নিবে আল্লাহ বড় দয়াবান বান্দাদের উপরে তো ওই ব্যক্তি বলতেছে ইয়া আর হামার রাহিমিন যে রহম করেওয়ালাদের মধ্যে সবচেয়ে বেশি রহম করেওয়ালা এ আল্লাহ ইয়া আর হামার রাহিমিন যখন বলছে তো ওই যে মার্চে উদ্যুত হয়েছে ঢাকায় সে এক আওয়াজ শুনতেছে কেউ বলতেছে হ্যাঁ মারিস না রে থাম যাবে এখানে আবার কে আইল সে আবার একটু চারিদিকে ঘুরে টুরে দেখে আসলো বলে না আশেপাশে তো কোনো লোকজন দেখি না বোধহয় আমার কানে ভুল শুনছি আমি তো সে আবার মারতে উদ্যত হয়েছে তো বলতেছে ইয়ার আমার রাহিমিন আবার সে শুনতেছে এই ওরে মানিস না থাম এখানে কে আবার আমার এরকম কথা বলে আশেপাশে কেউ তো নাই তো সে আবার ঘুরে দেখতে গেছে মানে আসেনি কোন জায়গায় কেউ পলায় টলায় বোধহয় পিছন থেকে কইতেছে মানিস না তো মেরা মহতরাম দোস্ত এইভাবে তিনবার কি চতুর্থবার যখন সে বলছে এক ঘোর সবার জাহের হয়েছে হাতে তার তার হাতে এক বর্ষা এক বর্ষার আঘাতে ওই ডাকাতকে খতম করে দিল আর এই লোক জিজ্ঞাসা করতেছে ভাই তুমি কেনা করতে গাইলা আমি চতুর্থ আসমানে ছিলাম ফেরেস্তা আমি তুমি যখন প্রথমবার ইয়ার হামার রাহিমিন কইস তো আমি আল্লাহ তালার কাছ থেকে অনুমতি দেয়া তোমার সাহায্যের জন্য রওনা দিছি যখন আমি তৃতীয় আসমানে পৌঁছি এক আসমান থেকে আরেক আসমানে পৌঁছি তুমি দ্বিতীয়বার ইয়ার হামার রাহিমিন কইস আমি আওয়াজ দিছি তা আমি আবার যখন দ্বিতীয় আসমানে পৌঁছছি তুমি আবার ইয়ার আমার রাহিমিন কইছ তা আমি আবার ওইখান থেকে আওয়াজ দিছি তো এরপরে আমি যখন প্রথম আসমানে পৌঁছি তুমি আবার ইয়ার আমার রাহিমিন কইছ তা আমি ওই প্রথম আসমান থেকে আওয়াজ দিছি আর এরপরে যখন তুমি শেষবার ইয়ার আমার রাহিমিন কইছ তা আমি তোমার কাছে পৌঁছে গেছি হাদিসে পাকের মধ্যে আসছে বান্দা যখন বলে ইয়া আর হামার রাহিমিন দোয়ার মধ্যে যখন সে কি বলে আর হামার রাহিমিন আমাদের দোয়ার মতো না আমাদের দোয়া তো কি কইতেছি এটাই আমরা জানি না আমদাজেই কই অথবা মন আরেকখানে ঘুরতেছে মুখে মুখে তো ইয়া আর হামার রাহিমিন মন আরেকদিকে ঘুরতেছে মন রয়ে গেছে বাজারে মন রয়ে গেছে ঘরের মধ্যে মন রয়ে গেছে মালের মধ্যে মন আর কোন ফিকিরের মধ্যে মশগুল জোবানে জোবানে মুখের মধ্যে করতেছে ইয়ার আমার রাহমিন আরো কত দোয়া সে করতেছে হাদিসের পাখের মধ্যে আসছে বেখেয়াল হইয়া মন অন্যদিকে রেখা মনোযোগ ছাড়া আল্লাহর দিকে মনোযোগী না হইয়া যে সমস্ত দোয়া মানুষ করে এই সমস্ত দোয়ার প্রতি আল্লাহ তারা কোনো ভ্রুক্ষেপই করেন না চাই সে যত বড় কলমাই হোক সে হয়তো বা ইসমে আজমও কইতেছে যে কেউ বলে লফজে আল্লাহ আল্লাহ ইসমে আজম بولے یا حیو یا قیوم یا قیوم اس میں آزم تو اس میں اعظم تو آسے خبر دی سے قرآن مدد بولے دی حضور بول سے نہیں آیا تو اس میں آزم حصے آل عمران آل عمران شروع تھے اس میں آزم آسے آیت القص اس میں آزم آسے মানে ইসমে আজম হইল যে এসএম দিয়ে আল্লাহ তারা যে নাম উচ্চারণ করে যে কোন দোয়া করে সে দোয়া আল্লাহ তালা কবুল করে সে দোয়া আল্লাহ তালা কবুল করে মানে ইসমে আজম তো বলে দিছে সব সবাই জানে ইসমে আজম সে ইসমে আজম দিয়ে কি হবে যদি তার দিকে আল্লাহ তালা লক্ষ্যই না করেন যে সে কি ইসমে আজম কইতেছে না কি কইতেছে সে তো কইতেছে ইয়ার হামার রাহমিন আল্লাহ তালা তার কথার দিকে কোন লক্ষ্যই করতেছেন না কেন এই জন্য যে সে তো সে তার মনকে আল্লাহর দিকে মনোযোগী করে নাই সে তার মনকে মনোযোগী করে রাখছে কোন দিকে মালের দিকে ব্যবসার দিকে দুনিয়ার দিকে আর কিছু চিন্তা করতেছে মনে মনে অথবা খেয়ালই নেই বেখেয়ালে ইমাম সাহেবের দোয়া করে আরে আমিন আমিন আমিন আমিন এরকম লাখো মানুষের আমিন খোদা কোন বরবা করে না খোদায় এবার কোন বরবা করেন না হ্যাঁ যেই দোয়া মানুষ আল্লাহকে ইয়কিন করে আল্লাহর উপরে ইয়কিন করে সে দোয়া করে مخلوق یقین کے دلر بھی کرے مخلوق یقینا دلر بولتے ایک دنوں کہ اس میں آزم سیکھو ہمارے اس میں آزم سیکھ گئے ادھر بولے ٹھیک تو اس میں آزم سیکھ بھی بولے جی حضور اس میں سیکھو بولے اچھا چلو ہمارے اس میں آزم سکھو তো জয়া নদীর মধ্যে নৌকায় উঠছে নৌকা চলছে যখন নদীর মাঝখান বরাবর গেছে তো অন্যান্য লোক যারা ছিল সবারই গেছে এর হাত পাও বান তোর হাত বাঁধছে পাও বাঁধছে একেবারে হাত পাও বান্ধা কয়ে নদীর মধ্যে ফালাই দেয় তাহার পরবেন্দা নদীর মধ্যে ফালাইছে যে এখন তো হাতও চালাইতে পারে না পাও চালাইতে পারে না ডুবতেছে যে তো ডুবন্ত অবস্থায় কি করতেছে আল্লাহ তুমি ছাড়া আর কোনো উপায় নাই আসেনি আর কোনো উপায় না হ্যাঁ আল্লাহ তুমি ছাড়া আর কোনো উপায় নাই সবাই যে যখন সে আল্লাহকে ডাকছে তার হাতের বাঁধন খুলে গেছে পায়ের বাঁধনও খুলে গেছে সে পানির উপরে ভেসে উঠছে এবং পানির উপরে খাড়াই গেছে পানির উপরে হাঁটতেছে পানির উপরে হাঁটতেছে হাইটা নৌকার কাছে আইছে ওই যে নৌকা লইয়া নৌকার কাছে হাঁটতে হাঁটতে পানির উপরে হাইটা নৌকার কাছে আয় বলছে যে আয়সা তুমি কি জানো আল্লাহ তালা আমাকে ওই ইসমে আজম শিখিয়ে দিচ্ছে যেটা দিয়ে দোয়া করলে কবুল হয়ে যাবে তারা আয়সা রদি তালা বলেন ইয়া রসুল আল্লাহ আমাকে শিখিয়ে দেন সাল্লাহ বলে যে না তোমারে শিখেব তুমি মুখ গুমরা করে এক কোনায় কতক্ষণ বসে থাকলেন তাহলে আমার এত মহব্বত করে ইসমে আজমটা শিখাইতে যায় না তা আবার ওইটা রসুল্লাহ সাল্লাহ ইসলামের খোসামত করতেছে আমি সে রসুল্লাহ আমাদের শিখাবে বুঝে বলে না তোমার শিখাইব না তৃতীয়বারে অথবা চতুর্থবারে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন তোমারই শিখাবো না এই জন্য যে আমার ভয় হয় যে তুমি আমার আশঙ্কা হয় যে তুমি ইসমে আজম দিয়া দুনিয়া চাইবা ইসমে আজম দিয়ে কি চাইবা দুনিয়া দুনিয়া চাইবা দুনিয়া তো দুনিয়া কখন চায় দুনিয়ার যে তিন দিনের মধ্যে তখনই তো দুনিয়া চায় টাকা হলে ভালো হইতো আল্লাহ কিছু টাকা দিয়ে দেন যে আল্লাহ চাকরি হইলে ভালো হইতো তাহলে চাকরিটা আমাদের দিয়ে দেন মানে এই চাকরিটাই চাই এই চাকরিটাই চাই হুজুর দোয়া করেন এই চাকরিটাই যেন আল্লাহ মানে দেয় আরে ভাই আর কোন চাকরি আর না না না না আর কোন চাকরি চাই না এই চাকরি চাই মানে এই জিনিসটা চাই এই জিনিসটাই চাই এদের জন্য একটু দোয়া করে দিবেন এই জিনিসটা তোমার ভালো হবে না মন্দ হইব আল্লাহ তালা তারা কে জানে মন্দ তো হইতে পারে তোমার আল্লাহ তালা যেটা ভালো হয় ওইটা দিয়ে দেয় বলে না না না এই জিনিসটাই আমাকে যেন আল্লাহ আমাকে দেয় এটা একটু দোয়া করে দিবে তো দিলের ইয়াকিনটা কি ইয়াকিন হলে এই জিনিসটা হইলেই ভালো হইব না এই জিনিসটাই চাই এটা কেন এটা কেন বলে না যে আল্লাহ যা ভালো হবে তা করেন যেটা ভালো হবে ওইটা করেন ভালো মন্দ আপনি জানেন আমি জানি না কোনটার মধ্যে ভালো কোনটার মধ্যে মন্দ এটা আপনি আমার চেয়ে বেশি জানেন কাজে যেটা মন্দ এটা ফিরে দেন যেটা ভালো ওইটা আপনি করে দেন ইস্তেখারার নামাজ পড়ে না আপনারা পড়ছেন না অনেকে ইস্তেখারার নামাজ তো অনেকে ইস্তেখারার নামাজ পড়ছে যারা পড়ে নাই তারাও নিয়োগ করেন যে যে কোনো বড় কাজ করব এটার আগে ইস্তেখারা করব ইস্তেখারা কারে কয় এটা বুঝতে হবে ইস্তেখারা মানি হল খায়ের তলব করা ইস্তেখারা শব্দটা আরবি এই শব্দটার অর্থ কি ভাই খায়ের তলব করা ভালোটা চাওয়া ভালো চাওয়া ভালো চাওয়া আল্লাহর কাছে ভালো চাওয়া তো মশওয়ারা করেন যা কিছু করেন করে দিলে ইস্তেখারার নামাজ পড়েন ইস্তেখারার দোয়া আছে ওই দোয়ার মধ্যে দোয়ার বিষয়বস্তুটা হলে এরকম যে আল্লাহ আপনি কুদরত রাখেন আপনি এলেম রাখেন আমি কিছু জানি না আমার ক্ষমতাও নাই সব ক্ষমতা আপনার আর ভালো মন্দের এলেম আপনি ভালো জানেন আপনি জানেন আর কেউ জানে না যদি এই জিনিসটা আমার জন্য ভালো হয় তাহলে আপনি আমাকে এই জিনিসটা দিয়ে দিয়েন আর এই জিনিসটা যদি খারাপ হয় আমার জন্য মন্দ হয় তাহলে এটা আমার থেকে দূরে সরাই দিয়েন আর আমার দিলের ভিতরে এটার চাহিদাও খতম করে দিয়েন হ্যাঁ। আর যেটা আমার জন্য ভালো হইব সেটা আমাদের দাওয়াই দিয়ে বুঝে আসছে ভাই একজনের কয় হুজুর ইস্তেখারা করেন আমার জন্য আপনি একটু ইস্তেখারা করেন আরে মিয়া কাম আপনার ইস্তেখারা বুঝে আমি করতাম আপনার কাম আপনি ইস্তেখারা করেন ভালো মন্দ আপনি আল্লাহ তালার কাছ থেকে চান আপনার ইস্তেখারা আপনি ভালো চান তো এটা আপনি কোন আল্লাহর কাছে যে আল্লাহ আমি ভালোটা চাই মন্দটা ফিরিয়ে দিয়ে ভালোটা আপনি আমার দিয়ে দিয়ে আর কেউ কেউ মনে করে যে না খারাপ করে স্বপ্নে যদি আল্লাহ তালা দেখায় দেয় স্বপ্নে দেখায় দিব আল্লাহ তালা যে এটা ভালো আজ এটা লই এলো এটা খারাপ এটা তুমি লইও না স্বপ্নে দেখায় দিব সুন্নতের মধ্যে হুজুর সাল্লাহ ইসলামের হাদিসের মধ্যে ইস্তেখারার এরকম কোন নিয়মও নাই ইস্তেখারার নিয়ম হলো ভাই আল্লাহর উপরে ভরসা করো আল্লাহর উপরে ইয়কিন করো আর আল্লাহকে তুমি এই কথা বলে দাও আল্লাহ ভালো হলে দিয়েন খারাপ হলে ফিরিয়ে দিয়েন আল্লাহর উপরে ভরসা রাখো তুমি যখন কইছ ওই কথা যে আল্লাহ ভালোটা দিয়েন খারাপটা ফিরিয়ে দিয়েন তা আল্লাহ কোনদিন মন্দটা তোমাকে দিবে না আর আল্লাহ তালা খায়ের অবশ্যই তোমাকে দিবে দিলের ইয়কিন বানাই দিস দিলের ইয়কিন হল মখলুকের উপরে ইয়কিন নাই আমার উপরে আমার কাজের উপরে ইয়কিন নাই আমার বুদ্ধির উপরে ইয়কিন নাই আমার ইয়কিন হল কার উপরে আল্লাহ তালার উপরে এই জন্য আমি ইস্তেফারা করতেছি অনেক জ্ঞানী গুণী লোকের সঙ্গে পরামর্শ করছি সবাই পরামর্শ দিছে হ্যাঁ হ্যাঁ এই কাজটা আপনি করেন সেটা আপনার জন্য ভালো হবে যে সব জ্ঞানী গুণী লোকেরা বলছে আর সব আপন লোকেরাও বলছে এই কাজটা করেন এটা ভালো হবে তা আমি কি বলি আমি বলি যে না না আপনারা যতই জ্ঞানী গুণী হন আর যতই আমার ভালো চান আর যতই আপনারা বলেন এটা আপনার জন্য ভালো হবে আমি তো আল্লাহর কাছে বলা ছাড়া আল্লাহর কাছ থেকে ইস্তেফারা করা ছাড়া আমি এই কাজ করব না আমি আগে আল্লাহ তালার কাছে বলবো যে আল্লাহ এই সমস্ত জ্ঞানী গুণী লোকেরা এই সমস্ত আমার আপন লোকেরা ওরা কয় যে এটা করলে ভালো হইব এটা করেন আল্লাহ ভালো তো আপনি জানেন এরাও জানে না কেউ জানে না যেটা আমার জন্য ভালো হবে সেটা আপনি আমাকে দিয়েন যেটা আমার জন্য মন্দ হবে সেটা আপনি আমার থেকে দূরে সরাই দিয়েন এ সমস্ত জ্ঞানী গুণেরা যেটা বলছে করছে এটা যদি আমার জন্য মন্দ হয় তা আপনি এটা আমার থেকে ফিরাই দিয়েন দূরে সরাই দিয়েন এটা আমার দিয়েন না আপনি তো সে তার দিলের ইয়কিন যদি আল্লাহ তালার উপর হয় তাহলে সে আল্লাহ তালার কাছ থেকে খায়ের তলব করবে ভালাই তলব করবে যে কাজটা সে করতে চায় এই কাজটা ভালো মন্দ সে আল্লাহ তালার কাছে তলব করবে আল্লাহ তাকে দেখাই দিতে হবে আগে তারপরে সে নির্বাচন করবে আমি তো স্বপ্নে দেখছি হুজুর স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলে দেন জি হুজুর তো স্বপ্নের ব্যাখ্যা করতে পারে না স্বপ্নের ব্যাখ্যা আবার সবাই করতে পারে না আল্লাহ তালা ইউসুফ আলী ইসলামকে স্বপ্নে ব্যাখ্যা করার এলেম দিয়ে দিয়েছিলেন যে وكذلك مكنا ليوسف ولنعلمه من تعبير الأحاديث ইউসুফ আলী ইসলামকে আল্লাহ তালা স্বপ্নের ব্যাখ্যা করার এলেম দান করছিলেন এই তো আল্লাহ পাকের তরফ থেকে কাউকে আল্লাহ তারা স্বপ্নের ব্যাখ্যা করার এলেম দেন আমরা একজন হুজুর দেখলেই মনে করি ইনি বোধ স্বপ্নের ব্যাখ্যা করতে পারবে আরে উনি অজু গোসলের মাত্রা বয়ান করতে পারে স্বপ্নের ব্যাখ্যা উনি তো করতে পারবে না স্বপ্নের ব্যাখ্যা করার আল্লাহ তারা যাকে এলেম দিছে এই এলেম দিছেন সে স্বপ্নের ব্যাখ্যা করতে পারে সে নেই শোনার সঙ্গে সঙ্গে এদের ব্যাখ্যা তার জীবের মধ্যে আল্লাহ তালা ঢেলে দেন তো কয়েকখানার মধ্যে দুইজনে জিজ্ঞাসা করল দুই সঙ্গী ইউসুফ আলি ইসলামের সঙ্গে কয়েকখানার মধ্যে তারা করে আপনাকে বড় ন্যাক দেখতেছি আপনাকে খুব বুজুর্গ মনে সে খুব ভালো লোকের সন্তান মনে হয় তা আমরা দুইজনে দুইটা স্বপ্ন দেখছি আমাদের স্বপ্নের একটু ব্যাখ্যাটা করে দিবেন একজনে বলে যে আমি স্বপ্ন দেখছি যে আমি শরাব তৈরি করতেছি আরেকজনে দেখলো যে আমি দেখছি আমি মাথার মধ্যে রুটির টুকরি লিয়ে দিচ্ছি আর পাখি ওই রুটির টুকরা আমার মাথার উপর থেকে লিয়ে লিয়ে খাইতেছে আলী সালাম স্বপ্ন শুই নেই এটার ব্যাখ্যা দিলের মধ্যে এসে গেছে যে কিন্তু উনি এই ব্যাখ্যা বলার আগে তাদেরকে দাবাত দিচ্ছেন তাদেরকে কি করছেন ভাই দাওয়াত দিচ্ছেন তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন দিনের দিকে দাওয়াত দিচ্ছেন দাওয়াত দিয়ে তাদেরকে ওই ব্যাখ্যা বলে দিত বলে তোমাদের মধ্যে যে শরাব বানাইতে দেখছে সেই জেলখানা থেকে মুক্ত হইয়া বাদশাকে শরাব পান করাবে বাদশাকে শরাব পান করা এবার চাকরি চাকরি পাবে আর দ্বিতীয় জন মানে যে দেখছে যে মাথার মধ্যে টুকরি আর মধ্যে রুটি আর পাখি এসে এসে ওই টুকরি খাইতেছে টুকরি থেকে রুটি লিয়ে খায় তো তো ভালোই শোনা যায় খারাপের কিছু তো বোঝা যায় না কিন্তু উনি এটার ব্যাখ্যা কি দিলেন বলে যে তারে শুলিতে চড়ানো হবে আর তার লাশের উপরে সে যখন মারা যাবে শুলির মধ্যে তো পাখি এসে তার মাথা ঠোকরাইবে মাথা টুকরায় টুকরায় খাইল তো স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলী ইসলামকে আল্লাহ তালা এলিম দিছিলেন উনি এটার ব্যাখ্যা করে দিচ্ছে বাদশাহ স্বপ্ন দেখছে বাদশাহ স্বপ্ন দেখছে সে দেশের বাদশাহ ইউসুফ আলী ইসলাম তো জেলখানার মধ্যে ওরা দুইজন মুক্তি পাইছে মুক্তি পায়া যেরকম ব্যাখ্যা দিচ্ছে জনজনের অবস্থা সেরকমই হয়েছে একজন বাচ্চাকে সারা পান করাইবার চাকরি পাইছে আর একজনকে সুলিতে চড়ানো হয়েছে তো যে বাচ্চাকে সরাব পান করাইব সরাব পান করাইবার চাকরি পাইব তারই ইউসুফ আলী ইসলাত বস্তারাম বলছে একটু বাচ্চার কাছে আমার কথা কইও যে আমি জেলখানায় পড়ে রয়েছি নিরপরাধ লোক আমি বাদশাহ হয়তো ভুলেই গেছে আমার কথা যদি বাদশাহকে একটু স্মরণ করাইয়া দেওয়া যায় তো বাদশাহ হয়তো আমাকে এই জেলখানা থেকে মুক্ত করে দিবে তুমি আল্লাহর নবী মানুষের দিকে কেন মোতাবাজ্য হইল মকলুকের কাছে কেন বলল আল্লাহর কাছে কেন বলল বলল না আল্লাহকে কেন এই মুহূর্তে ভুলে গেল এটা আল্লাহ তালার কাছে বড় নাপছন্দ লাগে যেমন হুজুর একরম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আসহাবে কাহাব সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে ইহুদিরা কাফেরদেরকে শিখাই দিছে বলে উনি নবী না কি এটা পরীক্ষা হয়ে যাবে তোমরা ওনাকে এই প্রশ্ন করো যে আসাবের কি আসাবে কাহাফের ঘটনা কি এটা বলেন উনি যদি নবী হন তাহলে আল্লাহ তাকে জানাই দিবে তুমি উনি ঘটনা তোমাদেরকে শুনাই দিতে পারবে আর যদি উনি নবী না হন তাহলে এই ঘটনা উনি দিতে পারবে না তো তারা সরমিলা ইহুদিদের প্ররোচনায় হুজুর একদম সাল্লাহ ইসলামকে এই প্রশ্ন করছে করছেন আসাবের কাহাব সাহেবের কাহাবের ঘটনা বলেন যদি আপনি নবী হয়ে থাকেন হুজুর একরম সাল্লাহ ইসলাম বললেন যে আমি আগামীকাল বলবো তোমাদেরকে আগামীকাল বলবো কারণ এখন তো এই ব্যাপারে কোনো অহি আসে নাই আল্লাহর কাছ থেকে অহি আসলে আগামীকাল বলে দিব হুজুরের উদ্দেশ্য এটাই ছিল কিন্তু ইনশাল্লাহ আগামীকাল বলে দিব ইনশাল্লাহ বলতে ভুলে গেছে যদি আল্লাহ চায় তাহলে আগামীকাল বলবো তো ইনশাআল্লাহ বলতে ভুলে গেছি আল্লাহ তালার কাছে এটা না পছন্দ হয়েছে আমার নবী হইয়া ইনশাল্লাহ কয় না উনি শুনাই দিব বলে কয় তো যাও শুনাইয়া দীর্ঘদিন পর্যন্ত ওহি বন্ধ হয়ে গেছে জিবেল আসামের আশা বন্ধ হয়ে গেছে হুজুর অস্থির হয়ে গেছে সকাল সন্ধ্যা জিব্রাইল আসে আমার কাছে আল্লাহ তালার ওই দেয়া আজ এতদিন হয়ে গেল আল্লাহ পাকের কাছ থেকে কোনো ওহি আসতেছে না জিব্রাইল আল ইসলামই আসতেছেন না তো কিরকম পেরেশানি হইতে পারে এরপরে জিব্রাইল আল ইসলাম আসলেন আয়সা ওই আয়াত লয়ে আসলেন যে আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন যে নবীজি আপনি এরকম কখনো বলেন না ولا تقولن لشيء إني فاعل ذلك غدا ولا تقولن لشيء কখনো কখনো আপনি এরকম কথা বলবেন না যে আমি আগামীকাল এই কাজ করব ইনশাআল্লাহ বলা ছাড়া ইনশাআল্লাহ বলা ছাড়া কখনো এরকম কথা বলেন না আর যদি ভুলে যান তো যখনই স্মরণ হয় তখন বলে দেবেন ইনশাআল্লাহ তবুও সারবে তো মেয়েরা মহাজারাম দোষটা বুঝব বলতেছিলাম এই কথা যে স্বপ্নের ব্যাখ্যা মানুষে ইস্তেখারা করে বুজুর্গানের দিন যে তরিকা আমাদের বুজুর্গানের দিন অনেকে এরকম তরিকা ইস্তেখারা করছেন যে ভাই ইস্তেখারার তরিকা বাতাইছে রাত্রে শুয়ে আল্লাহ তারা স্বপ্নে দেখাই দিবে যা স্বপ্নে দেখাইবে এটার ব্যাখ্যা বুঝবে কেনা এদের তো একটা কঠিন রাখতে হলে ওই রকম বুজুর্গ তালাশ করতে হবে কি যিনি স্বপ্নের ব্যাখ্যা করতে করতে পারেন তো ওই কঠিন রাস্তায় যাওয়ার কি দরকার সুন্নত হবে খাদিসের মধ্যে যেটা আসছে এটাই তো সহজ ঠিক আর ওইটাই তো ইয়কিনের মশলা আল্লাহ তালা দেখাই দিব তারপরে আমি ঠিক করুম করুম না না করুম আল্লাহ কি ফেটা লাগছে আমার দেখাই তো আল্লাহ তালা কয় যে আমার উপরে যকিন কর না মিলু না বিল গায়েব না দেখে ইকিন করো না দেখে ইকিন করো তো ইস্তেখারা তো আমাদের ইকিনকে বাড়ায় দিবে আল্লাহর উপরে ইকিন যে না না আমি আল্লাহকে বলছি যে আল্লাহ যেটা ভালো হয় এটা করে দিয়েন যেটা মন্দ হয় ফিরে দিয়েন এই কামটা যদি ভালো হয় তাহলে করে দিয়েন এই কামটা যদি মন্দ হয় তাহলে আপনি ফিরিয়ে দিয়েন তো আল্লাহকে যখন বলছি আল্লাহ অবশ্যই এরকম করবে এইটা বানাইতে আস না আমরা এই জন্য তো চিল্লা দিতে চায় না কেউ হুজুর আইজ না খাই এখন পারবো না আগামী মাসে এখন তো একটা শিখছে কয় যে আগামী ইস্তেমায় সুহানুল্লাহ ইস্তেমা কবে এইবে দিন আমার হায়াত থাকে না না থাকে বলে রমজান মাসে হুজুর তো রমজান মাস কত দূরে ততদিনে চিল্লে দিবার জন্য হায়াত থাকে না না থাকে কে জানে যে তো আল্লাহর রাস্তায় বের হয়ে কিন বানাবো যে ইকিন বানাইবার জন্যই তো আল্লাহর রাস্তায় বের হওয়া যে আমার ইকিন আল্লাহ তালার উপরে হয় আমি কোন মানুষের অথবা কোন মখলুক থেকে কিছু হয়েছে এ কথার ইকিনই না করি যা কিছু ঘটছে জমিনে আসমানে সব ঘটাইবার মালিককে সূর্য উঠতেছে ডুবতেছে চাঁদ উঠতেছে ডুবতেছে রাত হইতেছে দিন হইতেছে এগুলি কে করতেছে এগুলি তো আল্লাহ করতেছে এত বড় বড় কাম আল্লাহ করে আমার ছোট্ট একটা কাম আল্লাহ করতে পারবো না যে বলেন না হুজুর আল্লাহ তো করে ঠিকই উসিরা রাখবো না <laughs> তো উসিরা আল্লাহর সঙ্গে শরিক নাকি তো মুসিদা আল্লাহর সঙ্গে শরিক তো নাই আল্লাহ তালা তো ওয়াহদাহুল আর শরিক আল্লাহ মানে আমি একা আমার কোনো অংশীদার নাই শরিক নাই সব কাজ আমি একা করি তা আমরা আমাদের দিয়ে চিন্তা করি একজন মানুষ কয় কাম করতে পারে কত কিছু মনে রাখতে পারে কটা জিনিস জানে তা আমরা মনে করছি যে আল্লাহ বোধহয় আমাদের মতোই আল্লাহ তালা তো এই জমিনের প্রত্যেকটা বালু কণাকে জানেন কোথায় আছে কোন জায়গায় পড়ে আছে যখন বাতাস চালান তো বাতাসকে দিয়ে আল্লাহ তালা ধুলি কণা উড়ান বাতাসকে দিয়া ধুলি কণা উড়ান আর এই ধুলিকণাগুলা কোথায় পড়বে এখন বাতাসে তো উঠছে উপরে আবার নিচে পড়ব আর কোন কণা কোথায় পড়বে এটাও আল্লাহ তালা জানেন বলে যে কণা চোখের ভিতরে পড়ব আল্লাহ তালার হুকুমে সে চোখের মধ্যে যায় পড়ব যে কণা কানের ছিদ্র দিয়ে ঢুকবো আল্লাহর হুকুমে কানের ছিদ্র দিয়ে ঢুকবো যে ধুলিকণা নাকের ছিদ্রে দিয়ে ঢুকবো এটা আল্লাহর হুকুমে নাকের ছিদ্র দিয়ে ঢুকবো এরকম না যে বাতাসে ধুলা উড়াইছে এই ধুলিকোনা যেখানে খুশি সেখানে পড়ে গেল এটার কেউ মা বাপ নাই এটার কেউ নিয়ন্ত্রণকারী নাই আল্লাহ খালি ধুলা উড়াই দিতে পারে বলে না আল্লাহ ধুলা উড়ায়ও আবার এই ধুলার প্রত্যেকটা ধুলি কণা তার জায়গাও ঠিক করে দেয় এইখানে পড়বি এদের বাইরে না আবরাহার বাহিনী আসবে খোদার ঘরকে ভাঙবে যে তো খোদায় পাক ছোট ছোট পাখির ঝাঁক পাঠাইছে প্রত্যেক পাখির দুই পায়ে দুইটা করে পাথরের কণা সেই পাথরের কণাগুলা ওই বাহিনীর উপরে এই পাখির ঝাঁকগুলা ফালাইছে প্রত্যেকটা পাথরের কণা যেখানে আল্লাহ তালা ঠিক করে দিছে ঠিক সেখানে পড়ছে যার মাথায় পড়ার তার মাথায় পড়ছে একজনের মাথায় পড়বার কথা আল্লাহ ঠিক করছে আরেকজনের মাথায় পড়ে নাই যার মাথায় পড়া ঠিক করছে তার মাথায় পড়ছে ফাকুল্লানা হাজনা বিজাম্বিহি ফমিন হোম্মান আরসাল্লা আলিহি হাসিবা ফমিন হোম্মান আখাজাত হুসাইহা ফমিন হোম্মান খাসাফনা বিল্লাহ ফমিন হোম্মান আগরাফনা وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون মানুষ যখন তার আমল খারাপ করে আল্লাহ তারা নাফরমানির রাস্তায় চলে তার ইয়কিনকে সে নষ্ট করে মখলুক থেকে হওয়ার ইকিন করে আর মখলুকের পিছনে ছুটে মখলুকের উপরে খুশি হয়ে যায় মখলুকের উপরে রাগ হয়ে যায় বলে এই লোকটা করছে দুষ্ট লোক এই লোকটা এই কাম করছে এই লোকটা আমার ক্ষতি করে দিছে তারে দোষারোপ করতেছে বলে না তুমি তারে দোষারোপ করো না দুনিয়াতে কোনো কাম ঘটতে পারে না যতক্ষণ পর্যন্ত আসমানের ফয়সলা না হয় আসমানে যতক্ষণ ফয়সলা না হয় ততক্ষণ ঘটবে না দুনিয়াতে আলী রবি আল্লাহ তালানুকে লোকেরা রাত্রেবেলায় পাহারা দিতেছে ওনার ঘরের বাইরে চারিদিকে পাহারা বসাইছে যে শনি রাত্রি উঠে দেখেছে আরে এত মানুষ আমার ঘরের চারিদিকে ঘুরোঘুরি করতেছে দেখে জিজ্ঞেস করতে ভাই তোমরা কারা খেয়ে কি জন্য আইছ কি কাজ করো এখানে বলে হুজুর শহরের মধ্যে অবস্থা পরিস্থিতি ভালো না আপনার বিরুদ্ধে অনেক শত্রু খারাইছে তারা আপনার ক্ষতি করতে পারে এই জন্য আমরা পাহারা দিতেছি আপনার ক্ষতি কেউ করতে না পারে আপনার উপরে হামলা করতে না পারে উনি জিজ্ঞাসা করলেন তোমরা কি জমিনবাসীর ব্যাপারে পাহারা দিতেছ না আসমানওয়ালার ব্যাপারে পাহারা দিতেছ বলে হুজুর আসমানওয়ালার থেকে পাহারা দিয়া কেউ কুলাইব আবরাহার বাহিনীকে কিরকম তসরস করে দিল বোধহয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম জাল কেই রহম ফি তবরিল দেখো না তাদের ষড়যন্ত্রকে আল্লাহ তালা কিভাবে নস্বাত করে দিলেন যে আলাম জাল কেই রহম ফি তবরিল তাদের ষড়যন্ত্রকে তারা খোদার ঘর ভাঙব যে তাদের বদ উদ্দেশ্যকে আল্লাহ তালা কিভাবে নস্বাদ করে দিলেন নষ্ট করে দিলেন খতম করে দিলেন তাদের উদ্দেশ্যে তারা কামিয়াব আর সফল হইতে পারল না আবাবিল মানে আবাবিল পাখি আবাবিল কোনো পাখির নাম না আবাবিল হইল পাখির ঝাঁক পাখির ঝাঁককে কি বলে আমরা তো আবাবিল পাখি বানায় বলে বলে এইটা আবাবিল পাখি আবাবিল পাখি দেখছেন বলে না আমি তো কোনো সময় দেখি না ওই দেখেন এই যে আবাবিল পাখি আবাবিল কোনো পাখির নাম না আবাবিল হইল আবাবিল মানে হইল পাখির ছাক কোন পাখি আল্লাহ জানে পাখির ঝাঁক পাঠে ঘুমাইতেছেন না আপনারা ঘুমান ভালো হবে তো ঘুম তো আল্লাহ তালার নিয়ামত কত মানুষে ঘুমের চেষ্টা করেও ঘুমাইতে পারে না বলে হুজুর তালিমে বসছে আর ঘুমাইতে গেছে কি রহমত বয়ানে বসছি আর ঘুম এসে কি রহমত এখানে বয়ানে বসে ঘুম এসে গেলে এটা কি রহমত হলো নাকি বয়ানে যাদের ঘুম এসে যায় তাদের সে তো বুঝতে হবে যে ভাই আল্লাহ শুনেই তো চায় না এই জন্য ঘুম পড়াই দিচ্ছে ঘুমাইয়া থাক ভালো ভালো কথা তুই শুনিস না জাগতে হবে জাগেন একে অপরকে জাগায় দেন সুরমিদ আল্লাহ তারা বলছেন যে নেক কাজে একে অপরের সাহায্য করো নেক কাজে একে অপরকে কি করো সাহায্য করো তো নেক কাজে সাহায্য মানে বলে ভাই একজন ঘুমাইছে এরকম ভালো ভালো কথা শুনলে তার ইমানটা বাড়ত দিনের উপরে দিনের লাইনে তার তরফ কি আর উন্নতি হইতো ইমানে তার তরফি হইত যে তোরা একটু জাগাই দে তো সেই কথাটা শুনো তো নেক কাজে আমি তাকে সাহায্য করলাম নেক কাজে কি করলাম সাহায্য করলাম তো সাহায্য কেমনে করে ঘুষি মেরে করে নাকি ভাই সাহায্য তো নরম ভাবে করেন একরামের সঙ্গে করেন তবলিগের সাহায্য তো একরামই শিখেছে পরে যে কোনো মুসলমানকে গুনার মধ্যে দেখেন ওরে ধমকেন না ওরে ওরে একরামের সঙ্গে মসজিদে তালিমের হালকায় ইমানের হালকায় নিয়ে আসেন ইমানের কথা বলেন আখেরাতের কথা বলেন আল্লাহ তালার আজমতের কথা বলেন নরম ভাষায় বলেন মহব্বতের সঙ্গে বলেন আল্লাহ তালা মুসা আলি ইসলামকে আর হারুন আলি ইসলামকে ফেরাউনের কাছে পাঠাইছে হয়েছে নরম নরম কথা পেয়ে নরম কথা দিলের মধ্যে লাগে নরম কথা কি শক্ত কথা দিলে লাগে না তো ফেরাউনের মতন এরকম নাফরমান খোদার যে নাফরমানির উপরে হালাক হইল ধ্বংস হইল তার কাছে মুসার ইসলাম আরো ইসলাম নবী পাঠাইতেছেন আর তাদেরকে হেদায়ত দিতেছেন সে জমাত যায় হেদায়ত দেয় না হ্যাঁ অনেকে আবার হেদায়ত না লেই জায়গা ওই হেদায়ত হেদায়ত লাগবো না আমি বিনা হেদায়তই তবলিগে চলে যাব অথচ আল্লাহ তালা মুসা আল ইসলাম হারুন আল্লাহ ইসলামকে এত বড় নবী হেদায়ত দিতেছে বলে হেদায়ত শুনে যান তো হেদায়ত শুনে যাওয়া এটা তো কোরআন থেকে কোরআনের মধ্যে আছে এটা হেদায়ত শুনে যাও আল্লাহর রাস্তায় যাবে বহুত বড় রাস্তা তোমার এক এক কদমে সাতশো নাকি তোমার পায়ে যে ধুলাবালি লাগবে এই ধুলাবালি আর জাহান্নামের ধোঁয়া একত্র হবে না এত বড় আজব সবাব পুরস্কার আল্লাহ তারা তোমাকে দিবেন তো তুমি হেদায়ত শুনে যাও আল্লাহ তার নবীকে হেদায়ত দিতেছে قولا له قولا لينا لعله يتذكر او يخشى তো মুসা আলহ ইসলামের আর হারুন আলহ ইসলামকে ফেরাউনের কাছে পাঠাইতেছেন নরম কথা কইলে দাওয়াত দিবার জন্য তো এই জন্য সব নেক কাজের মধ্যে একে অপরকে যে দাওয়াত দিব আমাদের তরিকাই হইল যে ভাই নবীদের তরিকা নবীদের হেদায়াত আল্লাহ তালা তার নবীদেরকে যে হেদায়ত দিয়েছেন যেহেতু নবীওয়ালা কাম অন্যকে তুমি নরম ভাষায় কথা বলো নরম ভাষায় দাওয়াত দাও এই নরম ভাষায় দাওয়াত এইটা দিলের মধ্যে গেছে যাবে দিলের মধ্যে আসর করবে যদি তার দিল কবুল করার যোগ্যতা রাখে ফেরাউনের দিল কবুল করার যোগ্যতাই রাখে না মুসা ইসলামের নরম কথাও তার দিলের মধ্যে কোনো আসর হয়নি আমি বলতেছি যে ভাই আল্লাহ হারাবুল ইজত যিনি ধুলি কণারও এলিম রাখেন ধুলি কণারও কি রাখেন জমিন আসমানের সমস্ত অবস্থার পরিবর্তন ঘটান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 বাঘের চোখ কিনতে টাকা লাগে এটা মানে দেখি টাকা হইলে অসম্ভবকে সম্ভব করা যায় তো টাকার উপরে কিন যে তো মানুষের উপরে কিন বড় ক্ষমতাবান বড় পদওয়ালা যে এই দেশের মধ্যে বড় ক্ষমতাশালী তো একটা কিছু করতে পারে উনি চাইলে ক্ষতি করে দিতে পারে উনি চাইলে উপকার করে দিতে পারে তো মানুষ তার পিছে পিছে ঘুরে কিছু লোক তার পিছে পিছে তার খোসামত করে তার খোসামত করে তার দুয়ারে খাড়ায় খাড়ায় ঠ্যাং ব্যথা করতে নামাজে খাড়ায় ঠ্যাং ব্যথা করে না আল্লাহর সামনে খাড়ায় খাড়ায় ঠ্যাং ব্যথা হয়ে এটা করে না কিন্তু ওই যে পদওয়ালা ক্ষমতাবান তার দুয়ারে খাড়ায় খাড়ায় তার সঙ্গে একটু সাক্ষাৎ লাভের জন্য যে তার কাছে তার নিজের কথা নিজের হাজত আর জরুরতের কথা বলার জন্য সে ওইখানে দাঁড়াইতে দাঁড়াইতে তার পাওয়া দাঁড়িয়ে গেছে তো মেরে মহাতারাম দোষটা বুজুর্গ আল্লাহ তারা বলেন যে দুনিয়ার যত জিনিসের তুমি ইয়কিন তোমার দিলের মধ্যে আছে মখলুকের ইয়কিন তোমার দিলের মধ্যে আছে এই সমস্ত মখলুক এই সমস্ত যাদের যারা কিছু করতে পারে বলে তুমি ইয়কিন করো এদের সবাইকে একত্র করো সবাই একত্র হোক একজোট হোক যে বড় বড় বৈজ্ঞানিক সায়েন্স দান এরা কি না করতে পারে দেখছেন সায়েন্সের আবিষ্কার ওরা মানে কম্পিউটার বানাইছে টেলিভিশন বানাইছে রেডিও বানাইছে বিনা তারে সারা দুনিয়ার খবর মুহূর্তের মধ্যে সব জায়গায় পৌঁছে যেতেছে আবার যে ছবি পৌঁছে যেতেছে সব রকম একেবারে দৃশ্য দূরে বসে বসে একেবারে যুদ্ধের ময়দান দেখতে আছে যে করে আরে আসেন আসেন আসেন বলে কি বলে আরে মক্কা শরীফ দেখবেন আসেন আসেন হজ করা দেখবেন হজ করা হজ করে তসবি হাতে মাথায় ডুবি কপালের সেজার দাগ বয়ে বয়ে কি দেখতেছে হজ দেখতেছে মানুষের লাভবায়ক খুঁজেছে মানুষের পাথর মারতেছে মানুষের তবাব করতেছে মানুষের বাইতুল্লার কাছে নামাজ পড়তেছে যে বলে মানে এগুলি কারা আবিষ্কার করলো বলে মানে সায়েন্সদার সায়েন্সদান তারা আবিষ্কার করছে বৈজ্ঞানিক আরে পাবে বাপ বৈজ্ঞানিকের চেয়ে বড় শক্তিশালী কি আছে সারা দুনিয়ারে ক্যাপচার করে রাখছে সে কয় যে প্লেন উড়াই দিচ্ছে বৈজ্ঞানিকরা বিনা পাইলটে বিনা পাইলটে প্লেন উঠতে আছে বোমা ফালাইতে আছে যে সব কাম করতে আছে দেখেন কি আশ্চর্য সাইজ দ্বারা বানাইছে সবকিছু যে সায়েন্স দ্বারা টেলিভিশন বানাইছে রেডিও বানাইছে অনেক কিছু বানাইছে তবলিগলাদেরকে বানায় মোবাইল বানায় পকেটের মধ্যে ঢুকাই দিচ্ছে এটা লেয়ার তবলিগে যান যে কি আল্লাহ করে করে আরে দেখছেন নি মেয়ে আমার পকেটে কি আছে আমার পকেটে সাইজ যা আছে অর্থাৎ বৈজ্ঞানিকরা এই যুগের সেরা বৈজ্ঞানিকরা যে মোবাইল ফোন বানাইছে এটা আমার পকেটের মধ্যে আছে যে এটার কারিগরি দেখবেন মসজিদে বয়ে বেটে ফোনের মধ্যে সব আজে বাজে গুনার কাম দেখতে আছে আবার অনেকে বয়ানের মধ্যে বৈশা মোবাইলের ভিতরে ওটাকে রেকর্ড করে মানে আমার মোবাইলও হেদায়ত পাক দিনের কথা শুনলে তো আমি হেদায়ত পাই আমার মোবাইলও হেদায়ত পাক জি আমারও তো খোদা জান্নার জাহান্নাম বানাইছে আমার জন্য যে আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই তা আমার মোবাইলও জাহান্নাম থেকে বাঁচুক নাকি মোবাইলের জন্য জান্নাত জাহান্নাম পাঠিয়েছে নাকি তো অনেকে আবার ওইটা নিয়ে ব্যস্ত ওইটারে একবার টিপে এমনি করে ধরে একবার অমনি করে ধরে একবার এমনি করে ধরে হুজুরের মহামূল্যবান বয়ান আমার এই মোবাইল যদি শুনতে পারে আমার মোবাইলের ভিতরে যদি ঢুকেতে পারি তাহলে আমার এই মোবাইল জান্নাতে যাবো নাকি শয়তান কোথা থেকে কোথায় লইয়া যায় যে তবলিগে যেতে চাইবেন মানা নাই ঠিক আছে যান যান তবলিগে যান পকেটে ওইটা দিয়ে দিব ওইটা পকেটের মধ্যে লয়ে দিচ্ছে রাত নেই দিন নাই তালিম নাই গাছ নাই কিরিং কিরিং করে আর ওইটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কইছে অমুমি গাছতে যখন যাইবেন নজর নিচে রাখবেন জিকির করতে করতে যাইবেন জি ও পোকাটার মধ্যে কিরিং কিরিং করতেছে আমার জিকির মনে থাকবো না ওইটা বাইর করে আমার হ্যালো হ্যালো এটা কোন জিকির হইল কোরআন আদিসের মধ্যে হ্যালো হ্যালো কোনো জিকির তো নাই মেরে মোহতারাম দোষটা বুঝব আল্লাহ জাল্লা জালাল হুকি বলতেছেন বলে যে এই সব জ্ঞানী গুণী বৈজ্ঞানিক আর টাকা পয়সা মানুষের দেব দেবতা স্বর্ণ চান্দি যত জিনিসের ভক্তি তোমাদের অন্তরে আছে যে এরা কিছু করতে পারে যত জিনিসের উপরে কিন তোমাদের অন্তরে বলে এরা কিছু করতে পারে সবাই একত্র করো আর সবাই মিলা একটা হাতি বানায় দেখ এই কথা বলি না হাতি তো অনেক বড় জানোয়ার যে একটা বাঘ বানায় দেখ এটা বলি না বাঘের তো ভারী শক্তি বাঘের সবই ডরায় বাঘ মানুষ খেয়ে ফেলায় বলে একটা মাসি বানাক মাসি মাসি যে এক থাপ্পড় সহ্য করতে পারে না বর্তা হয়ে যায় একটা থাপ্পড় সহ্য করার ক্ষমতা নাই যে মানুষ একটা থাপ্পড় দিব লগে লগে বর্ত হয়ে যাব এরকম একটা মাছি তারা সবাই মিলা বানাক মাছির ভিতরে প্রাণ আছে মাছির ভিতরে ইচ্ছা শক্তি আছে মাছি তার শত্রু তার বন্ধু এটাকে চিনে জানে কেউ যখন ওরে হাত কাটতে না একটু উড়ে চলে যায় গুড়ের টুকরা ছুঁয়ে দিলে ওটার মধ্যে একটা বসে বলে এটা আমার খাবার জিনিস পছন্দের জিনিস আর ওই যে হাত আগাইতেছে এটা আমারে মারব তো হাত আগাইবার সঙ্গে সঙ্গে সে কাছে দেবার আগেই উড়ে চলে যায় যে ওটার মধ্যে আবার দুইটা চোখ বানাইছি সবকিছু দেখে যে তার ভিতরে নারী ভুড়ি বানাইছি যেটা দিয়ে সে যা কিছু খায় হজম করে আবার হজম করে সে ওইটাকে বাইর করে পায়খানা বানাইছি তার এই যে আমি মাসির মধ্যে একটা মাসি তৈরি করছি এই সমস্ত বৈজ্ঞানিক আর সমস্ত দেব দেবতা সমস্ত স্বর্ণ চাঁদি টাকা পয়সাওয়ালা সমস্ত পদ ক্ষমতা পান যারা বড় ক্ষমতার বড়াই আর অহংকার যে না ঘুচা করে রাখছে সিংহাসনে বসে বাচ্চা না ঘুচা করে রাখছে মাথা হেট করে না যে মাথা উঁচু করে রাখছে তো মাসি উড়ে আইসে আর নাকে মাথায় বসে হাত দিয়ে মাসি উড়ায় খালি বারবার কিন্তু মাসি ঘুরে আইসে আবার নাকের উপরে বসে আবার উড়ায় দেয় আবার এসে নাকি বিরক্ত হয়ে গেছে মাছি দৌড়ে দৌড়ে বিরক্ত হয়ে মন্ত্রীরে জিজ্ঞাসা করে হে মন্ত্রী বলো তো আল্লাহ জানে মাটি কেন বানাইলেন বিরক্ত করে এই জানোয়ার খালি বিরক্ত করে এর মধ্যে কোন উপকারিতা কিছুই দেখি না বিরক্ত করা ছাড়া মাসি কেন বানাইল আল্লাহ তো মন্ত্রী ছিল বড় বিজ্ঞ লোক সেই জমানার মন্ত্রীরা বড় বিজ্ঞ লোক হয়েছে এই জমানার মন্ত্রীর মতো না এই জমানার মন্ত্রী মানে বড় বিজ্ঞ হইতো তারা আর বিজ্ঞ লোকেরই বাদশাহ মন্ত্রী বানাইত আর এত বড় বাদশাহী চালাইব একজন বুদ্ধিদাতা দরকার তো মন্ত্রী জবাব দিতেছে হুজুর আল্লাহ তালা এই মাটি বানাইছে অহংকারী লোকের অহংকারকে চূর্ণ করার কেমন কথা হইল ওই যে আপনি নাক উঁচা করে মাথা উঁচা করে বইছেন আপনার ভিতরে অহংকার যে আপনি এই দেশের বাদশাহ আপনার হুকুম চলবে আর কারো হুকুম চলবে না আপনার বড়াই আর অহংকার সেই অহংকারকে চূর্ণ করার জন্য আল্লাহ তালা এই মাটি বানাইছে আপনি যে মাথা উঁচা করে নাক উঁচা করে বইছেন সিংহাসনে মাটি উড়ে আইসা আপনার নাকের মাথায় বইছে আর সে কইতেছে কথা বেশি নাক উঁচা উঁচি করে না তোমার নাক যত উঁচা তার উপরে আমি আছি আল্লাহ তালা মাকে এই জন্য পয়দা করছে বাচ্চা খামুশ হয়ে গেছে কি করবো কত তো হক কত তো ঠিক মাকে আপনার নাকের উপরে বৈশা করতেছে যে তুমি যে নাক উঁচা করছো মাথা উঁচা করছো তোমার নাক সবার উপরে তো তুমি এত নাক উঁচা করো না তোমার নাকের উপরে কিন্তু আমি মাছি আছি গোবরা মাছি আমি গোবরের উপরে বসি পায়খানার উপরে ময়লার উপরে বসি ওখান থেকে উড়ে আইসা আমি তোমার নাকের উপরে বসি কাজে আমি তোমার চেয়ে উঠা তুমি যত উঠা তার চেয়ে উঠা তো মেরে মহাতারাম দোষটা বুঝব আল্লাহ হাতারা বলেন যে সমস্ত দেব দেবতা সমস্ত শক্তি একত্র করে একটা মাটি বানাবে তো কেউ মাটি বানাইতে পারবে না আর বিনা পাইলটে জাহাজ বানাই দিতে পারবো কিন্তু মাঝি বানাইতে পারবো ঠিক মহাতারাম দোষটা বুজুর্গ বলে ঠিক আছে মাছি বানান লাগবো না আমি আরেকটু নিচে নামলাম আরেকটু সহজ করে দিই মাছি যেটা খাইছে তোমার খানা থেকে তোমার ভোগের থেকে দেবতার সামনে ভোগ দিছে না তো ওইটার মধ্যে মাছি বইয়া আবার কিছু নিজেও খাইছে তো তোমার দেবতার ভোগ যে মাছিয়ে খায় ফেলাইছে তো মাছির ভিতর থেকে ওই ওইটুকু আবার বাইর করে নাও এটা পারবা নি তোমরা তোমার দেবতারা পারব নি তুমি যাদের শক্তি উপরে বড় ভয় ভিতরে ইকিন করো তারা সবাই মিলে মাছি যে খানা টুক খাইয়া ফেলাইছে মাছির থেকে ওইটা বের করতে পারবো নি এই ক্ষমতা মানুষের নাই আল্লাহ তারা বলেন দল ভক্ত আলিবু আল মাসরুফ ইকিন কর্মেওয়ালাও দুর্বল যার উপরে ইকিন করছে সেও দুর্বল শক্তিওয়ালা একমাত্র আল্লাহ আল্লাহ পাথর দিয়া কাউকে খতম করে দিচ্ছে আওয়াজ দিয়া কোন কমকে খতম করে দিচ্ছে এক আওয়াজের চোটে কলজা বেটে মরে গেছে ঘর পাটি ঘর বাড়ি সব পাথর খোদাই করা পাহাড়ের মধ্যে তৈরি করছিল ফলে আমাদের পানিতে ডুবাইতে পারবো না বাতাসে উড়াইতে পারবো না পাহাড়ের ভিতরে যে ঘর বানাইছে আল্লাহ তারা এক আওয়াজ লাগাই দিয়েছে ফেরেস্তা দিয়া ওই আওয়াজের চোটে যার যার ঘরের মধ্যে কলজাবেটটা ওইখানে মরে গেছে তাদের ঘর বাড়িগুলি পড়ে রয়েছে মানুষজন একেবারে শেষ হয়ে গেছে সব খতম হয়ে গেছে ফকুল্লা না খাদ না বিজাম্বি ফমিন হোম্মান আলসল্লা আলী হাসিমা ফমিন হোম্মান আকাজাত হুসাইহা ফমিন হোম্মান খাসাফ না বিহিল্লাও বলে আমি বহু জাতিকে মাটির নিচে ধসাইয়ে দিছি মাটির নিচে ধসাইয়ে দিছি মাটি তাদেরকে গিলা খেয়ে বলেছে পুরা কমকে কম মাটি গিল্লা খাই বলে সোহেব আলী ইসরাতামের কমকে বলে যে মাটিতে গিলা খাই ফেলেছে তারা ব্যবসা বাণিজ্যে খুব উন্নতি করছিল আর এই ব্যবসা বাণিজ্যের মধ্যে তারা মাপে কম দিত মানুষকে ঠকাইত আল্লাহ জালা সোহেব আলী ইসলামকে পাঠাইছে তাদেরকে বলেন তারা এই ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তালার হুকুম মতো ব্যবসা বাণিজ্য করে মানুষকে যেন না ঠকায় মানুষের উপরে জুলুম না করে তারা কয় যে আমাদের মাল আমরা যাই ইচ্ছা তা কম তুমি কেটা তোমার কথা কেন মানব আমাদের মাল তোমার মাল হইলে তোমার কথা মানতাম সেটা আমাদের মাল আমার মাল আমি যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে ব্যবহার করি আল্লাহ তারা জমিনকে হুকুম দিছে তাদের মার্কেট সহকারে তাদের মার্কেট ব্যবসা প্রতিষ্ঠান এই সব কিছু সহকারে তাদের সহ জমিনে গিল্লা খেয়ে ফেলেছে তো মেরে মহাতারাম দোস্তা বুঝব অমিন হোম্মান ফাসাফ না বিহিল বিহিলাল অমিন হোম্মান আগরাখ না আর বহু জাতি এরকম আমি তাদের নাফরমানির কারণে তাদেরকে আমি পানি দিয়া ডুবাই দিছি পানি দিয়া খতম করে দিছি পানি পানি লয়ে আসি পানিতে ডুবে সব খতম হয়ে আল্লাহ তালা পুরা জমিনের উপরে পুরা আসমানের উপরে আমার হালত আমি তো আসমান জমিনের মধ্যে আমিও এক মহলুক ইনসান মানুষ বড় দুর্বল যে মানুষের দুর্বলতার কোন সীমা নাই কিন্তু সে একটু শক্তি পাইলে বয় করে একটু শক্তি পাইলে কি করে বড়াই করে অথচ সে অত্যন্ত দুর্বল মাথা ব্যথা হইলে অকেজ হয়ে যায় পেটে ব্যথা হইলে শুয়ে পড়ে হয়ে যাওয়ার উপায় নেই আমার পেটের ব্যথা পেটের যন্ত্রণায় বাঁচি না আমি তো বসতেও পারতেছি না যে তার শরীরে যে কোনো একটা রোগ পয়দা হয় তো সে দুর্বল হয়ে পড়ে সে আর কোনো কাজের ক্ষমতাই রাখে না আর যখন একটু সুস্থ হয় বড়াই করে বলে আমচুমান আমার মতো কে আছে তো মেরে মহাজারাম দোষটা বুঝব এত বড় বড় মখলুক এ সমস্ত জমিন আসমানের সবকিছু যিনি চালান তিনি আমারও চালাইতেছেন আমার প্রত্যেকটা হালত এবং জরুরতকে আল্লাহ তালা জানেন আল্লাহ তালা বড় দয়াবান মেহরবান শুরুতে বলছিলাম আল্লাহ তালা বড় দয়াবান মেহরবান মানুষের উপরে তো দয়া করে মেহরবানি করে আল্লাহ তালা মানুষের দুনিয়ার অবস্থা যে অবস্থার সম্মুখীন হইতে সে চায় না বলেন এরকম কোনো পরিস্থিতি না হোক এরকম কোন হালত আমার না হোক দুনিয়া কি দুনিয়ার চেয়ে বড় তো হলো দুনিয়ার পরে যে জিন্দিগি আসতেছে ওইখানে কঠিন হালাত দুনিয়ার চেয়ে অনেক বেশি কঠিন ওইখানে একজনকে কবরে চাপ দিব আর এই কবরের চাপের চোটে একদিকের পাঁচরের হাড্ডি আর একদিকে ঢুকে পড়ব মানুষও তো একটু চওড়া করে বানাইছিল কবরটা তো আল্লাহ তালা ওইখানে তার কবরকে মিলাই দিব ওই যে পেলাম ফেরেস্তা জিজ্ঞেস করবো মার রব্বুকা আমার দিন ওকা আমার জাফুল উফি হাজার রাজুল তুমি তোমার রবকে তোমার পালনকর্তাকে তুমি কি আমল তৈরি করে আনছ কোন দিনের উপরে চলে আইস আর মোহাম্মদ সাল্লাহ ইসলাম সম্পর্কে তোমার কি ইয়কিন তুমি তার তরিকা মতো চলছো কিনা তোমার যে যে এই প্রশ্নের জবাব দিতে দ্বিধাদ্বন্দ্ব করবে সে জবাব দিতে পারবে না হাই হাই করবে আমি তো জানি না মানুষে কইছে আমিও কইছি মানুষে কি কইছে মানুষে কইছে লাইলা মোহাম্মদুর রসুল্লাহ আমিও কইছি লাইলা মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কি এটা তো আমি বুঝি নাই অথবা এটার ইয়কিন তো আমি হাসিল মধ্যে আমার এই ইয়কিন পয়দা তো সে ওইখানে এই কথা কইব যে হা হা লা হাজরি আমি জানি না মানুষে কিছু বলতো আমিও বলছি তাদের লগে লগে তারা কছে লাহ আমি কছি লাহ তারা কছে না রায় তাকবীর আল্লাহ আকবর আমিও লগলে করছি আল্লাহ আকবর আমি জানি না আল্লাহ আকবর কি আল্লাহ কত বড় আল্লাহ আকবরের মাহাত্মটা কি আল্লাহ কত বড় কত বড় সেটা করে যে আল্লাহ সবচেয়ে বড় মহাজেনে একশো বার দৈনিক দৈনিক পাঁচবার করে কইছে আর এরকম বছরের পর বছর কইছে মাইক দিয়া কইছে আগে তো এমনি মুখে দিত এখন মাইক দিয়া কয় হুন শুনো শুনো শুনো শুনতে ইচ্ছা না করলেও শুনো তো মাইক দিয়ে শুনেছে আগে তো তো একটা ভালোই আছিল বিনা মাইকে আদান দিত যে শুনে নাই সে কইতে ওই কথা যে আমি তো শুনি নাই এখন আর এটা কেউ বুঝতে পারবে না আল্লাহ তারা যুগ হিসাবে ব্যবস্থা করে আল্লাহ তার হুজ্জতকে কায়েম করানোর জন্য বলে আমার মহাজিন কইছিল না আল্লাহ আকবর তুমি মেনশন লাগেন তকবির দিছিল না আল্লাহ আকবর তো তুমি কি বুঝছ যে আমি কত বড় আমি জমিন থেকে বড় আসমান থেকে বড় আর কুরসি যে সমস্ত জমিন আসমানকে ঘিরে আছে তার চেয়েও বড় সৃষ্টির শুরু থেকে যত মানুষে আমার বড়াই বয়ান করছে আমি তার চেয়ে বেশি বড় কেমত পর্যন্ত যত মানুষে আমার বড়াই বয়ান করব জিন ইনসান আমি তার চেয়েও বড় আবার যে জান্নাতে ঢুকার পরে জান্নাতিরা যে আমার বড়াই বয়ান করব আমি তার চেয়েও বড় সৃষ্টির শেষ নাই ক্ষয় নাই মানুষের যতদিন মানুষ জান্নাতে জাহান্নামে থাকব আর তারা আমার বড়াই বয়ান করব আমি তার চেয়েও বড় আমার বড়াই বয়ান করে তারা শেষ করতে পারব না তো যে আল্লাহ এত বড় যে জিজ্ঞাসা করতেছে ফেরেস্তা প্রশ্নের জবাব দিতে পারে না হায় হ্যাঁ, হায় হ্যাঁ, হ্যাঁ, আমি তো জানি না মানুষে এক কথা কইতো আমিও লগে লগে কইছি সবে কেছে লাহ আমিও কইছি লাহ সবাই কেছে নারায় তকবীর আল্লাহ আকবর আমিও কেছি নারায় তকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর যে কি এটা আমি বুঝি নাই আল্লাহ যে বড় এটা আমি যে জানি না আমি মসজিদের দুয়ারে মসজিদের পাশে মহল্লার মধ্যে মসজিদের মহল্লায় বসবাস করছি মহাজেনে দৈনিক পাঁচবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কইছে আমার কানে মাইক দিয়া পৌঁছাই দিছে তারপরও আমি জানি না আল্লাহ আকবর কি সে আল্লাহ আকবর কি এটা আমি জানি না মাইসে কইছে আমিও কইছি আর আমাদের অবস্থা সমস্ত মুসলমানের অবস্থায় আল্লাহ আকবর লাহ কি এগুলা এটা কি উদ্দেশ্য কিছুই বোঝে না যে মেরে মহতারাম দোস্তা বুজুর্গ আর দুনিয়াতে চায় যে দুনিয়ার অবস্থা ঠিক হয়ে যাক আমরা তো সব কলমা পড়ি আমাদের সব নামাজ পড়ি আমরা তো সব আল্লাহ আকবর করি তো দুনিয়ার অবস্থা ঠিক করে না কাল্লায় একটু শেষ হয়ে যাবে কথা শেষ হয়ে যাবে এত অস্থির হয়ে না সবাই বসে তুমিও বসো তো দোষটা বলে দুনিয়ার অবস্থাই ঠিক হইতেছে না তো কবরের অবস্থা কেন ঠিক হইব ওইটা তো সোভান আল্লাহ দুনিয়ার চেয়ে অনেক বেশি কঠিন হবে দুনিয়ায় আপনারা চাপকেও এরম দিছে যে আপনার একদিকের পাঁচের হাত দিয়ে আরেকদিকে ঢুকে পড়ছে এরকম সাপ কেউ দিচ্ছে নাকি ভাই অনেকে কোলাকুলি করানোর সময় খুব সাপ দিয়ে ধরে মনে করে হুজুরের সব বরকত হয়ে এরকম কিছুই যেন না থাকে যে কিন্তু তারপরেও যত সাপই দেখ একদিকে পাঁচজনের হাড্ডি আরেক দিকে তো ঢুকে নেয় ফলে মানে কবরের দুই দিকে মাটি যখন কইব সে হা হা লাহাদি হ্যাঁ হ্যাঁ আমি তো জানি না মানুষে এক কথা কইছে আমিও কইছি গেলি মানুষের লগে লগে তো ফেরেস তারা বলবো যে কবরকে বলবো ইলটা দুই দিক থেকে মাটি মিলা যাও দুনো দিক থেকে মাটি তাকে এমন চাপ দিবে একদিকের পাঁচরের হাড্ডি একদিকে ঢুকে পড়বে সে কি মানুষ থাকবো না সেপ্টে হয়ে দেব কি হইব আল্লাহ জানে বলে এইভাবে কতদিন বলে কেয়ামত পর্যন্ত এইভাবে থাকো আর কোনো আজাব দেওয়া লাগবে নি আর কোনো হালত সৃষ্টি করা লাগবে আর কোনো কষ্ট দেওয়া লাগবে বলে না এরপরে আবার আগুন জ্বালাই দিব বলে আগুনও জ্বলব আবার সাপ লাগাই দিবে দংশন কর এক একবার দংশনের সঙ্গে এমন বিষ তার শরীরের মধ্যে ঢুকাই দিবে যে বিষের এক কাতরা জমিনে ফালাইলে সমস্ত জমিনের গাছপালা সব ছাড়কাবে এরকম কঠিন হালত আসতেছে বলে কেয়ামত কেয়ামত কেয়ামত ওই কেয়ামতের দিন তো কইব কবর তো ভালোই যাচ্ছিলাম এখানে কি লেগে আনলো এটা তো আরো কঠিন জায়গা দেখি এটা আরো কঠিন জায়গা আবার একজনকে খবরে রাখবো তারাও জিজ্ঞাসা করবো মার রব্বুকা বলে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আমার পালন করতে আল্লাহ আমার সুখ দুঃখের মালিক আল্লাহ ছিল যে অমা দিন উখা বলে এই যে দেখো কত নেক আমল করে লেগেছি আমার আমল নামা দেখো আমি নামাজ পড়ছি জিকের করছি তসবি করছি যে আল্লাহ পাককে সুখে দুঃখে ইয়াদ করছি সুখ আইছে তো আল্লাহ শকর করছি দুঃখ আইছে তো আমি আল্লাহর হুকুম মতো সবর করছি যে সুখ দুঃখ সব সব অবস্থায় আমি আল্লাহ আল্লাহ তালার হুকুম হুজুর একম সাল্লাহ মাধ্যমে যা আসছিল আমি সবটা পুরা করছি খালি নামাজ পড়ছি না খালি রোজা রাখছি জিকির করছি না মানে চব্বিশ ঘন্টা যে ঘরে গেছিলাম ঘরে যায় উল্টা পাল্টা দেখা আমি সবর করছি সেখানে আমি সেখানে সবর করছি অথবা ঘর বানারা বাইরের থেকে পুরুষ ঘরে যায়া চিল্লা চিল্লি হই ছই রাগ গোসা শুরু করে দিছে তো ঘরওয়ালারা কয়ে আমরা আল্লাহ তালার হুকুম যাই না সবর করছি হুকুম মতো চলছি তো ঘরে বাইরে সব অবস্থায় আল্লাহ তালার হুকুমের উপরে রাজি থাকছি সবর করছি সুখ আসলে আল্লাহ তালা শকর আদায় করছি শকর আদায় করছি মানে মানে আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করছি আল্লাহ তালার হুকুমকে আরো বেশি আদায় করছি যে নিয়ামত পাইছি তো আলহামদুলিল্লাহ কইছি সুভান আল্লাহ সুভার পড়ছি দুই রেখাত নামাজ পড়ছি আল্লাহ তুমি আমার সুখ দিচ্ছ শান্তি দিচ্ছ আমার এই নিয়ামত তুমি দিচ্ছ আর যে নিয়ামতটা আল্লাহ তালা আমাকে দিচ্ছে এই নিয়ামতটা আমি আল্লাহর নাফরমানির কাজে খরচ করি নাই আমি আল্লাহকে রাজি করার রাস্তায় খরচ আল্লাহ টাকা দিছে তো এটা দিয়ে আমি গুনার কাম করি নাই আল্লাহ তারা টাকা দিছে তো ওই টাকাটা আমি আল্লাহ রাজি হয় যেখানে সেখানে খরচ করে দিই তো টাকা পয়সা শকর আদায় হয়ে গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয় কিন্তু ওই টাকাটা খরচ করে কোন জায়গায় আল্লাহ নারাজ হয় যেখানে সেখানে তো এই আলহামদুলিল্লাহ শোকর কাম দিব না যে তুমি তো ওই জায়গায় খরচ করলে চোখ দিছে কান দিছে হাত দিছে পাও দিছে তো এদের উপরে শকর করো সেই জন্য মেরে মহাতারাম দোষটা বুঝব দুনিয়ার হালত আছে কবরের মধ্যে এক হালত আসতেছে কেমতের ময়দানে হালত আসতেছে এরপরে স্থায়ী হালত জাহান্নাম আর জান্নাত এই সব কিছু কিসের উপরে নির্ভর করতেছে টাকা পয়সা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বলেন মানে না না এই সব কিছু নির্ভর করতেছে হল ইমান আর আমলের উপরে কিসের উপরে ভাই ইমান যখন বানাইবে ইমান মোতাবেক আমল হবে ইমান বানাইলে কি হবে ইমান মোতাবেক ইমান মতো আমল হবে ওইটা কি ইমানই আমাল বলে আল্লাহ বড় দয়াবান বান্দাদের উপরে এই জন্য নবী রসুলদেরকে পাঠায়া ইমান আমলের দাওয়াত দিচ্ছে পরে তুমি ইমান আমল বানায় না তোমার দুনিয়ার অবস্থা ঠিক হয়ে যাব কবরের অবস্থা এর কঠিন ওইটাও ঠিক হয়ে দেবে যখন তুমি কবরে যাইবা প্রশ্নের জবাব দিয়ে দিবা তো ফেরেস্তা বলবে যে প্রশস্ত হয়ে যাও তো কবর প্রশস্ত হয়ে যাবে বলে যদ্দুর তার দৃষ্টি যায় অদ্দুর পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে বাগানে পরিণত হয়ে যাও জান্নাতের বাগান হয়ে যাবে আল্লাহ তালা হুকুম দিলেন জান্নাতের খিড়কি খুলে দাও জান্নাতের ঠান্ডা বাতাসার সুবাস তার কবরের মধ্যে পৌঁছতে থাকে যে অনেকে দেখে যে কবরের থেকে খুশবু বেরিয়েছে আরে কবরের থেকে খুশবু বেরিয়েছে তো মানুষে ওই মাটি লয়ে দেয়া কবরে খালি করে দিতে এই কবরে খুশবু আছে মাটির মধ্যে বড় বুজুর্গ আল্লাহ এই খুশবু করতে আসছে জান্নাতের খুশবু তুমি মাটি নিয়ে কি করবা তুমি আমল বানাও তুমি ইমান বানাও এই বুজুর্গের মতন তো তুমি যখন কবরে যাই না তো তোমার খবরের মধ্যেও জান্নাতের খুশবু আইতে থাকবে জি মেরে মহতারাম দোস্তা বুজুর্গ তো কবরের জিন্দগিতে এক হালত কেয়ামতের ময়দানে আরো কঠিন ওটা ওইখানে সুবিধা হয়ে যাবে একদল লোকের জন্য আল্লাহর আশ্রয় সায়াতে তারা স্থান পাবে হাউজে কাউসারের পানি পান করবে তাদের একরাম হবে তাদের সম্মান হবে তাদের জন্য জিয়াফত হবে আর কেয়ামতের সমস্ত ঘাবড়াহাট ভয় ভীতি থেকে তারা নিরাপদ থাকবে ও জাহান্নামকে নিকটে আনা হবে কিন্তু খোদা তাদেরকে জাহান্নাম দেখাইবেনই না জাহান্নাম দেখাও এক কঠিন বিষয় জাহান্নামের আগুনের যে অবস্থা জাহান্নামের আওয়াজ বলে যে এইটা শূন্য কলজা পানি হয়ে যায় তো আল্লাহ তালা এদেরকে জাহান্নাম দেখাইবেন না জাহান্নামের গর্জনও শুনাইবেন না আর জাহান্নামের সব ভয় ভীতি থেকে আল্লাহ তালা তাদেরকে নিরাপদ রাখবেন মানে এরপরে বলে মানে একজন লোক জাহান নামে যাবে জাহান্নাম তো কেমতের ময়দানের থেকেও বেশি কঠিন ওইখানের অবস্থা আরো কঠিন আর একজন লোক এই কেমতের ময়দান থেকে জান্নাতে দাখিল হবে যত সুখ দুনিয়াতে দেখছে এই সুখ জান্নাতে যে সুখ খোদা দিবে এটার কল্পনাও সে করে নাই তারা যে দুনিয়াতে ইমান আমল বানাইছে এইটার বদলায় আমি তাদের জন্য এমন চক্ষু শীতলকারী নিয়ামত তৈরি করে রাখছি যা কোনো মানুষ জানে না তো মেরে মহাতারাম দোস্ত যার কবর ঠিক হইব যার কেমন ঠিক হইব যে জান্নাতে দাখিল হইব তার দুনিয়া খারাপ থাকবো নি তার দুনিয়াও ঠিক হয়ে যাব তো দুনিয়ার অবস্থা ঠিক করণের রাস্তাই হল ইমান আমল বানানো এই জন্যই নবী রসুল বানাইছে এই জন্যই তবলিগের মেহনতকে এই জমানায় আল্লাহ চালু করছে তবলিগের মেহনত চালু করছে যে বলে ধৈরে ধৈরা মানুষের লইয়া আমার বান্দাদেরকে ধরে ধরে লয়ে দস্তরখানে বসায় দেয় হাত পা বান্ধাই না হাত পা বান্ধাই না বিয়ার সে বসায় কয় যে এই কবুল ক অমুকের মেয়ে তোর লোকে বিয়ে দিলাম তুই কবুল ক ও আল্লাহ এই কামের জন্য আমার এখানে আনছেন এটা আগে করে আমি সাইজে বেড়ে যেতাম <laughs> পাগড়ি টুপো মাথায় দিয়ে আইতাম আমি তো মনে করছি আমারে কই না কই নিয়ে যায় মারতে নিয়ে যায় না কি করতে নিয়ে যায় তো মেরে মহাতারাম দোস্তা বুঝব দুনিয়াতে এই মেহনতের দিকে ডাকতেছে বলে কি বলে হুরের সঙ্গে জান্নাতে তোমার বিয়ে করাই দিবে আল্লাহ আবার যে দৈরা বেন্দে আইনা দস্তর খান যে শাহী দস্তর খানে আইনা বসাই দিছে খানা পিনা সামনে দীক্ষা কয় যে কি আশ্চর্য এরকম খানা খাওয়াইবেন এটার জন্য বাইন্দানন লাগে না আগে গুলি তো পারতেন যে আমি নিজেই হাইতে হাইতে আইতাম খরচ করে আইতাম খুশি খুশি আইতাম এরকম খানা খাইতে হবে এটা যদি আগে জানতাম তো আল্লাহ তারা তো জানাই দিয়েছে জান্নাতে তোমার জন্য এরকম খানা তৈরি করছি এরকম নিয়ামত তৈরি করছি তো তুমি এটার জন্য মেহনত করো তারপরও বান্দা অগ্রসর হয় না এই জন্য আল্লাহ তবলিক জমাত বানাইছে বলে ধরে ধরে নিয়ে যায় আমার বান্ধবীরকে আর ধরে ধরে দোস্তরখানে বসায় দেয় ধরে ধরে বাইন্দা বাইন্দা জান্নাতে লইয়া যা বলে একদল লোকরে বলে কে আমাদের ময়দানে শিকলে বাইন্দা জান্নাতে দিব এটা আবার কিরকম হইল ওই যে দুনিয়াতে এরা স্বইচ্ছায় চলতে চায় না এগুলো জবরদস্তি চালাইছে জান্নাতের রাস্তায় জোর করে ধরে না চালাইছে তো এদেরকে কেয়ামতের ময়দানে এটার আলামত হিসাবে বলে শিকলে বেন্দা জানা চলে দেবে বলে তাও তো ভালো তো ভাই শিকলে বেন্দা জান্নাতে নিত না আপনারা আপনারা খুশি খুশি যাইবেন খুশি খুশি খুশি খুশি গেলে দাঁড়ায় বলেন চার চার মাসের জন্য হিম্মত করে বলেন আল্লাহ রাস্তায় যাই ইমান আমলকে বানাই দুনিয়ার হালাতো খোদা ঠিক করে দিবে আখেরাতের হালাতো ঠিক করে দিবে হ্যাঁ মাশাল্লাহ হিম্মত করেন নগদ নগদ চার চার মাসের জন্য আল্লাহ তালা কবুল ফরমান ভাই ঢাকা শহরের হালকা আছে মসজিদ